অর্জন করার তৌফিক দান করেন وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম এরশাদ করেছেন যে আল্লাহ সুবহান যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন যে ব্যক্তির কল্যাণ কামনা করেন যার ভালো চান তাদেরকে দিন ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আজকে আমরা যারা মসজিদে আসার সুযোগ পেয়েছি আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আমাদের দিলের কান দিয়ে কথাগুলো শুনব আজকের আলোচনার চারটা অংশ থাকবে প্রথম অংশ হচ্ছে সাবান মাসের ফজিলত সম্পর্কে দ্বিতীয় অংশ হবে সবে বরাত সম্পর্কে তৃতীয় অংশ হবে সবে বরাতে যে সমস্ত কুসংস্কার এবং বেদাত করা হয় এগুলো নিয়ে আর চতুর্থ অংশে আলোচনা হবে কোন লোকদের দোয়া আল্লাহ কবুল করেন না এদের বিষয়ে এরপরে আল্লাহ তালা কাদের দোয়া কবুল করবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ প্রথম অংশ সাবান মাসের ফজিলত আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের একটা অভ্যাস ছিল যখনই রজব মাসের চাঁদ দেখা যেত তিনি দোয়া করতেন আলামিন তুমি আমাদেরকে রজব মাসে এবং সাবান মাসে বরকত দান করো আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো এ দোয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করতেন বুঝা গেল রজব মাস থেকেই আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন এজন্য কোন কোন মহাদ্দেশিনে কেরাম বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করেছেন কৃষক যেমন প্রথমে জমিতে চাষ দেয় এরপরে বীজ রোপণ করে ফসল বপন করে এরপরে ফসল পাকার পরে কাটে ঠিক তেমনি ভাবে রজব মাস হচ্ছে জমি চাষের মাস সাবান মাস হল বীজ রোপণ করার মাস আর রমজান মাস হল আল্লাহর দরবার থেকে ফসল অর্থাৎ আল্লাহর দরবার থেকে সওয়াব অর্জন করার মাস এই জন্য মনে রাখতে হবে এই সব কিছু মর্যাদার মূল কারণ হচ্ছে রমজান মাস আর রমজান মাসের মর্যাদা কেন আমাদের এদেশেও অনেক দিবস আছে যেগুলোকে গুরুত্ব সহকারে পালন করা হয় বিজয় দিবস স্বাধীন দিবস এরকম ভাষা দিবস এই যে দিনগুলো পৃথিবীর ইতিহাসে একুশে ফেব্রুয়ারি কত আসলো কত গেল কেউ খবর রাখে নাই ষোলোই ডিসেম্বর কত আসলো কত গেল কেউ খবর রাখার চেষ্টা করে নাই কিন্তু কোন একটা বড় ঘটনা ঘটার পর থেকে এই দিনগুলোর গুরুত্ব বেড়ে যায় এবং মানুষ এগুলোকে উদযাপন করার জন্য সরকারি বেসরকারি সব রকমের ব্যবস্থা গ্রহণ করে ঠিক এরকম ভাবে পৃথিবীর ইতিহাসেও রমজান মাস কত এলো কত গেল কেউ খবর রাখার চিন্তাও বা প্রয়োজনও মনে করে নাই কিন্তু রমজান মাসে একটা বিশেষ ঘটনা ঘটল আল্লাহর একটা বিশেষ মেহমানকে আল্লাহ তারা দুনিয়াতে পাঠালেন ওই সময়ের থেকে রমজান মাসের মূল্য অনেক বেড়ে গেল সেই মেহমানটা কি شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান মাস হল সেই মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমকে নাজিল করেছেন শাহরু রমাদান রমজান মাস হল সেই মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে বোঝা গেল রমজান মাসের মূল্য কেন কোরআন নাজিলের কারণে এই কোরআনুল করিম যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা বেড়ে গেল কোরআনুল করিম যে রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদাও অনেক বেড়ে গেছে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে সবে কদরে কোরআনকে নাজিল করেছি তোমরা জানো কি এই লাইলাতুল কদর কত মর্যাদার রাত্র মা আদরা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহার লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ কারণটা কি এই কোরআন নাজিলের রাত্র এই কারণে এই কোরআনুল করিম যার উপরে নাজিল হয়েছে তার মর্যাদাও বেড়ে গেল আমাদের নবীজির মর্যাদা সবচেয়ে বেশি কারণটা কি কোরআনুল করিম এই কোরআন সম্পর্কে আপনি যত প্রশ্ন আছে করবেন কোরআন থেকে উত্তর পাওয়া যাবে এটা অন্য কোনো আসমানি কিতাবে নাই কারণ ওই কিতাবগুলো চিরস্থায়ী না এজন্য ওই কিতাবগুলোতে এত বিষয়গুলো ওই কিতাবের নামও ওই কিতাবে নাই কিন্তু কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন কোরআন তোমার নাম কি কোরআন কি বলবে আমার নাম হচ্ছে কোরআনুল মাজিদ সম্মানিত কোরআন কোরআনের আরো অনেক নাম আছে সব নামগুলো কোরআনে আছে এবারে আপনি জিজ্ঞেস করবেন কোরআন তুমি কোথেকে এলে দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে কোরআন বলবে বাল্লুয়া কোরআন মাহফুজ আমি মাহফুজে সংরক্ষিত ছিলাম এবারে কোরআনকে জিজ্ঞেস করবেন যে কোরআন তুমি কার মাধ্যমে এসেছো কোরআন উত্তর দেবে নাজালা বিহি রুহুল আমিন রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে আমি নাজিল হয়েছি কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ তুমি কার কথা কার বাণী কার কালাম কোরআন উত্তর দিবে আলামিন গোটা জগৎ সমূহের যিনি রব আমি তার পক্ষ থেকে নাজিল হয়েছি জোরে বলুন সুহান কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ আলা আলা আমি মোহাম্মদ আলহি ওয়াসাল্লামের অন্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি নাজিল হয়েছি এবারে কোরআনকে জিজ্ঞেস করো কোরআন তুমি কেন নাজিল হয়েছ তাবিজ দেখার জন্য না মুরদারের নামে খতম পড়ার জন্য তিন দিন আমিলাত পড়ার জন্য চল্লিশা পড়ার জন্য এই কথাগুলো বললেই সমস্যা হুজুরে সব ভালো বলে এইগুলো যদি না বলতো গতকালকে নাকি রায়ের বাজার স্কুলের সামনে একজনের খুব গালিগালাজ করে গেছে এই বেদাতিগুলোর গায়ে হাত পড়ে গেছে কারণ এই মসজিদের বক্তব্য এই পর্যন্ত সীমাবদ্ধ থাকে না পুরা দুনিয়া ছড়াই পড়ে এই যে বাক্স এই ছোট্ট বাক্সর মাধ্যমে পুরা দুনিয়ায় ছড়াই পড়ে এজন্য ওদের খতম করা বন্ধ হয়ে গেছে ওরা বদরি সাহাবিদের নামে তিনশো তেরো জন মেম্বার বানায় মাদ্রাসায় যত সুদখোর ঘুষখোর মদখোর জুয়া চোর আছে বছরে দুই হাজার টাকা এক একজনে দিবে তিনশো তেরো জন মেম্বার বানাইবে এই বদরি সাহাবি ছিল তিনশো তেরো জন এই ফজিলাত বয়ান করে সবাইকে বদরি সাহাবি বানাচ্ছে সাহাবায়ক রামদের নাম বিক্রি করে খাচ্ছে অমুসলমান বদরি সাহাবিরা যারা দিন ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল সেই বদরি সাহাবিদের নামে কমিটি বানিয়ে তারপরে তোমরা সাহাবিদের নাম বিক্রি করে খাচ্ছ লজ্জা করা উচিত ওই সাহাবিরা কোরআন কারিম দিয়ে খতম পড়ে নাই মানুষ মরলে পরে খতম পড়ে নাই আপনি তাফসিরে মারফুল কোরআনের সুরায় আর একচল্লিশ নাম্বার আয়াতের তাফসির খুলে দেখুন পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসালে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া দোয়া পড়া অজিফা পড়া সম্পূর্ণ হারাম যে পড়ে সেও হারাম কাজ করে আর যে পড়ায় সেও সমান হারাম কাজ করে জোরে বলেন অজবিল্লা খতমে তাহালিল পরে পয়সা নাও তাসবি তাহালিল পরে পয়সা নাও দীর্ঘ মোনাজাত দিয়ে হুজুরে দোয়া করে মৃত্যু ব্যক্তিকে জান্নাতে পৌঁছাইয়া দিল আর দেহে পকেটে পাঁচশো টাকার নোটটা দেখা যায় পাতলা জামার পকেট দিয়া এই মোনাজাতটা শেষ করলেই টাকাটা আমার পকেটে চলে আসবে ও আমার ভাইয়েরা আমি আরো একটু বলতে চাই কোন এলাকায় যখন একটা নতুন শিশু জন্ম গ্রহণ করে এলাকার নাপিত মশাই বড় খুশি হয়ে যায় কারণ একটা নতুন মাথা কামাইলে পরে পঁচিশ তিরিশ টাকা দিবে না পাঁচশো টাকার নোটটা দিবে নতুন মাথা নতুন মাথা কামাইলে কি তিরিশ টাকা দেবে নাকি নাপিত খুশি হয় যখন শোনে কোন শিশু জন্মগ্রহণ করেছে আর এলাকার খতম করা মোল্লাজিরা খুশি হয় তখন যখন মসজিদের মাইকে শোনে শোক সংবাদ একজন লোক মারা গেছে কারণ কি জানেন তারা বুঝতে পারে এখনই খতম করে দাওয়াত আসবে খতম পড়লে পরে ভাগে একশো টাকা পাওয়া যাবে আর যে কন্ট্রাক্টর হয় সে একটু বেশি নিবে তারে ভাগে বেশি দেয় না দিলে পরে আবার দাবার দেয় না ও আমার ভাইয়েরা আল্লাহর নবীর জীবনী পড় আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহ নবীর সন্তানকে খালি একজনই ছিল ফাতেমা এইটাই তো সবাই জানে আল্লাহর নবীর বড় ছেলের নাম ছিল কাসেম আমরা যেমন বড় ছেলের নামে ডাকি না কাসেমের বাপ সেরকম আমাদের নবীজির ওই রকম একটা নাম আছে তা কি আবুল কাসেম কি নাম আবুল কাসেম মোহাম্মদ মোহাম্মদ হলো আল্লাহর নবীর মূল নাম আর আবুল কাসেম মানে হলো কাসেমের বাপ কারণ আল্লাহর নবীর বড় ছেলের নাম ছিল কাসেম নবীর আর ছেলের নাম ছিল ইব্রাহিম আর ছেলের নাম ছিল তৈয়েব এবং তাহের নবীর আরো অনেক মেয়ে ছিল উম্মে কুলসুম রুকাইয়া জয়নব নবীর মেয়েদের নাম এই সব সন্তানগুলো আল্লাহর নবীর জীবদ্দশায় মারা গেল একমাত্র ফাতেমা খালি জীবিত ছিল নবীর মৃত্যুর ছয় মাস পরে মারা গেছেন এছাড়া সবগুলো নবীর জীবদ্দশায় মারা গেল ও আমার ভাইয়েরা তোমরা হাদিস তালাশ করো কোরআন তালাশ করো একটু দেখো আল্লাহর নবী তার সন্তানদের মৃত্যুর পরে তিন দিনা মিলাদ দিয়েছিল কিনা চল্লিশা করেছিল কিনা খতম পড়াইছিল কিনা খতমে তাহালিল দোয়া অজিফা পড়াইছিল কিনা পড়াইছিল কোন হাদিসে দেখাই পারবে কেউ এগুলো সব বেদাত তৈরি করেছে এজন্য কোরআনকে জিজ্ঞেস করতে হবে কোরআন তুমি কেন এসেছো খতম পড়ার জন্য নাকি তাবিজ লেখার জন্য আজকাল তাবিজ লেখে আবার লাল কালির ব্যবসা এই তাবিজ যারা লেখে তারা আরো কিছু তৈরি করেছে কি তৈরি করলো যে তাজা কালো মুরগির তাজা রক্ত লাগবে এটা কেন জানেন এটা এজন্য যে কালো মুরগি মানে ফার্মের মুরগি যেন কেউ না আনে আর তাজা রক্ত এজন্য বলে কেউ যেন বাড়িতে জবাই করে রক্তটা খালি না নিয়ে আসে এই জন্য তাজা রক্ত গরম রক্ত এইসব শর্ত লাগায় আমার ভাইয়েরা স্থলের প্রাণীর গায়ে যে সমস্ত রক্ত প্রবাহিত এই রক্ত পাক না নাপাক তো নাপাক জানের দিয়ে কোরআন লেখা যায় না হারাম যদি কেউ পেশাব পায়খানা দিয়ে কোরআন লেখে আপনি তাহলে জিন্দা রাখবেন তাহলে পেশাব পায়খানা যেরকম নাপাক এরকম ভাবে স্থলের যে প্রাণীগুলো আছে গরু ছাগল মোষ দুম্বা মুরগি ইত্যাদি এই সবগুলোর শরীরের ভিতর যে প্রবাহমান রক্ত সবগুলো কি এই জন্যই তো জবাই করতে হয় মাছ মরা মাছও খাওয়া যায় কারণ ওইগুলোর শরীরে যে রক্ত ওটা রক্ত না ওটা পাক স্থলের প্রাণীর শরীরে যে রক্ত সেগুলো না পাক এই জন্য ফকিররা দেখেন না বলে শরীয়তে কত পাগলামি আল্লাহ মারলে খাওয়া যায় নেই মানুষে মারলে খাওয়া যায় কি বলল গরু মুরগি ছাগল যদি এমনে মরে তো মারলো কে আল্লাহ এটা খাওয়া যায় নেই মরা গরু খাওয়া যায় আছে নাকি আরাম আর জবাই করলে খাওয়া যায় তো ফকিরেরা বলে শরিয়াতে কত পাগলামি দেখছো আল্লাহ মারলে খাওয়া যায় নাই মানুষে মারলে খাওয়া যায় আসল রহস্যটা কি বুঝতে হবে আল্লাহ মারলে মানে এমনি যদি মারা যায় তো রক্তটা ভিতরে থেকে যায় ওই প্রবাহিত রক্তটা হচ্ছে নাপাক গোস্তের সঙ্গে মিশে যাওয়ার কারণে পুরা গোস্তটা নাপাক হয়ে যায় এজন্য খাওয়া হারাম আর জবাই করলে পরে রক্তটা বের হয়ে যায় গোস্তরা থেকে যায় এই জন্য খাওয়া হালাল ফকিররা এটা তো আর বুঝে নাই না বুঝে শরিয়াতের ভুল ধরে কে আল্লাহ মারলে খাওয়া যায় নাই মানুষে মারলে খাওয়া যায় আমি এরকম ফকিরদেরকে বলি যে তোমার নিজেরা একটা টিউবওয়েল বা সবাইতে পানি উঠাবার জন্য আর একটা টিউবওয়েল আছে মানুষের সঙ্গে আল্লাহর দেওয়া ওটা দিয়েও পানি পড়ে তো তোমরা আল্লাহর দেওয়া টিউবওয়েলের পানি না পান করে মানুষের বসানো টিউবওয়েলের পানি খাও কি জন্য এই যে শয়তানগুলো এই কোরআনকে তাবিজ লেখার জন্য নির্ধারণ করে নিয়েছে এই কোরআনকে নকশা বানিয়ে ফেলেছে এটা সুরায় বাকারার নকশা এটা সুরা আল ইমরানের নকশা এটা এসিনের নকশা কতগুলো নম্বর লেখা আছে আচ্ছা ওই নাম্বার যদি কোরআন হয় নাম্বার পরে নামাজ পড়ে নামাজ হবে তাহলে এগুলো ধোকা এই জন্য কোরআনকে আমরা জিজ্ঞেস করবো কোরআন তুমি কেন আগমন করেছ কোরআন বলবে কোরআন নাজিল করেছে লেতু করে আমিনা নূর এই কোরআনকে আমি নাজিল করেছি যাতে কোরআনের মাধ্যমে গোটা মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর পথে আপনি বের করে আনতে পারেন জোরে বলুন সুবাহান আল্লাহ অন্ধকার হল চুরি অন্ধকার ডাকাতি অন্ধকার চিন্তাই অন্ধকার খুনাখুনি করা অন্ধকার হচ্ছে শিক্ষিত ছেলেরা পালাক্রমে স্কুল কলেজের মেয়েদেরকে ধর্ষণ করা অন্ধকার হল শিক্ষিত লোকেরা তার স্ত্রীর চক্ষুকে উপড়ে ফেলা অন্ধকার হচ্ছে এই জাহিলি সমাজের মানুষেরা জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়ে ফেলা এই সমস্ত অন্ধকারের বিরুদ্ধে কোরআন বলছে লেতু খুরে জান্নার এই কোরআনের মাধ্যমে আপনি মানব জাতিকে অন্ধকারের থেকে আলোর পথে বের করে আনবেন আমি সেজন্য কোরআনুল করিমকে নাজিল করেছি জোরে বলুন সুহান আল্লাহ এই সমাজে যদি কোরআনের আইন থাকতো তাহলে এত জুলুম নির্যাতন থাকতো কোরআনে পরিষ্কার বলা আছে কেউ যদি কোনো নারীকে ধর্ষণ করে আর ওই লোকটা অবিবাহিত হয় কোরআন বলছে অবিবাহিত যদি হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও এইরকম বিচার যদি একটা কেউ দেখে বা শুনে তাহলে সেই সমাজে আর জেনাবা বিচার থাকবে আজকে কোরআনের আইনকে বাতিল করে দিয়ে আজকে জেনার দরজা খুলে দেওয়া হয়েছে ধর্ষণের দরজা খুলে দেওয়া হয়েছে এখন যেই শিক্ষকদের কাছে মানুষেরা আদর্শ শিখবে সেই শিক্ষকেরাই তাদের ছাত্রীদেরকে ধর্ষণ করা শুরু করেছে এখন দৈনিক পত্রিকা আছে আজকে পত্রিকা দেখলাম দুই তিন খবর আসছে আমার ভাইয়েরা কোরআনটা আগমন করেছিল এই সমস্ত জাহালত এবং অন্ধকারকে দূর করার জন্য এজন্য কোরআনের একটা নাম হচ্ছে নূর কোরআন এক নাম কি আলো কোরআন বলছে কাদে যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো আগমন করেছে ভাইজান আলো কেন বলা হলো একটু চিন্তা করে দেখো মানুষকে আল্লাহ তারা চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে তোমার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন এই চক্ষু দিয়ে যদি তুমি দেখতে চাও তাহলে তোমার চোখের সামনে আলো থাকতে হবে আলো নিবে গেলে তোমার চক্ষু যত ভালো থাকুক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন আকলের চক্ষু জ্ঞানের চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু এই জ্ঞান চক্ষুটা আল্লাহ তারা দান করেছিলেন মানুষকে আল্লাহকে চিনার জন্য আল্লাহর কুদরতকে বোঝার জন্য আল্লাহর সৃষ্টিকে দেখে গবেষণা করে আল্লাহকে চিনার জন্য কিন্তু এই জ্ঞান থাকলেই কেবল চলবে না জ্ঞান অনেক লোকের ছিল আল্লাহকে চিনতে পারে নাই দারুইনের কথা শোনেন নাই এই দারুইন একজন বিজ্ঞানী ছিল লোকটার জ্ঞানের কমি ছিল না জ্ঞান ছিল ঠিকই কিন্তু সেই জ্ঞান থাকা সত্ত্বেও সে আল্লাহকে চিনতে পারে নাই সৃষ্টিকর্তাকে জানতে পারে নাই সে যখন জঙ্গলে গিয়ে দেখলো বানরদেরকে মানুষের মতো দেখা যায় ওরাং ওটাংকে মানুষের মতো দেখা যায় চিড়িয়াখানার শিবপাঞ্জিকে মানুষের মতো দেখা যায় তখন সে মনে মনে চিন্তা করলো ও বুঝতে পেরেছি এইগুলোই হচ্ছে আমার বাপ দাদা মানুষকে এইটা বুঝাবার জন্য সে বই লেখলো ও আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা তাই বলে আজ পর্যন্ত কোনো পাগলেও বলে নাই এই পাবদা গুলোই হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ কেউ বলেছে নাকি এই পাবদা গুলো লম্বা হতে হতে বোয়াল মাছ হয়ে গেছে এটাকে বলে নাকি শোল মাছ গজার মাছ দেখতে একরকম তাই বলে আজ পর্যন্ত কোন পাগল বা মাথা খারাপ লোকেও বলে নাই যে টাকি মাছগুলো হচ্ছে গজার মাছের আদি পুরুষ টাকি মাছগুলো বড় হতে হতে ওগুলো গজার মাছ হয়ে গেছে এটা বলে কেউ গজার মাছ গজার মাছ থাকবে টাকি মাছ কেমন পর্যন্ত টাকি মাছ থাকবে ঠিক তেমনি ভাবে ওরাং ওটাং বানর এগুলো প্রত্যেকটা আলাদা জাতি মানুষ আল্লাহ তারা আলাদা সৃষ্টি করেছেন কোরআনে বিস্তারিত ভাবে আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন কিন্তু ডারুইনের চোখের সামনে ওই কোরআনের আলো না থাকার কারণে যদিও সে অনেক বড় বিজ্ঞানী ছিল জ্ঞানী বিচক্ষণ ছিল কিন্তু কোরআনের আলো না থাকার কারণে সে আল্লাহকে চিনতে পারে নাই সেজন্য চোখ দিয়ে দেখতে হলে যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি ভাবে জ্ঞান চোখ দিয়েও আল্লাহকে চিনতে হলে এটার সামনে একটা আলোর প্রয়োজন সেই আলোটাই হচ্ছে আল কোরআনুল করিম জোরে বলুন সুবাহান আল্লাহ قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাবে মুবিন আগমন করেছে ও আমার ভাইয়েরা এই কোরআনুল করিমকে বয়ান করার জন্য আল্লাহর রাসুল আগমন করেছিলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যা কিছু বয়ান করেছেন সেগুলো হলো হাদিস আমাদের জন্য কোরআন আর হাদিসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কোন বুজুর্গ কি বলল কোন পীর কি বলল কোন বড় মসজিদের ইমাম সাহেব কি বলল কোন টেলিভিশনের বক্তায় কি বলল এইটা আমাদের পালন করার কিছু নেই আমরা দেখব আল্লাহর রাসুল কোরআন শরীফে বা হাদিসে কি বলেছেন কোরআনে আল্লাহ তালা কি বলেছেন হাদিসে আল্লাহর রসুল কি বলেছেন আমরা সেই এইগুলো মানব এর বাইরে কিছু মানব না ঠিক আছে কিনা ইনশাআল্লাহ এবারে আসুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সাবান মাস সম্পর্কে কি বলেছেন আনাবি সালামাতা عن أم سلمة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم أنه لم يكن يصوم من السنة شهرا تاما يعلم إلا شعبان يصل به رمضان উম্মে সালামা রাদি আল্লাহ আনহা বলেন আমি রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বছরের কোন মাস তিনি পূর্ণ এক মাস রোজা রাখেন নাই তবে সাবান মাসকে দেখেছি রমজান মাসের সঙ্গে মিলাবার জন্য পূর্ণ মাস রোজা রেখেছেন রমজান মাসে রোজা ফরজ আর এই রমজান মাসের সঙ্গে রমজানের আগের মাসে আল্লাহ রসুল সাল্লাম খুব বেশি করে রোজা রাখতেন কোন হাদিসে বলা আছে পূর্ণ মাস আর কোন হাদিসে দেখবেন বেশিরভাগ রোজা রেখেছেন কিন্তু সাবান মাসকে রমজানের সঙ্গে মিলিয়ে রোজা রাখতেন সাবান মাস যে মাসে আমরা বর্তমানে অতিক্রম করছি এই হাদিসগুলো মুসনাদে আহমদের হাদিস এরকম আরো একটা হাদিস মুসনাদে আহমদের عن ابي سلمة رضي الله تعالى عنها عنه قال قالت عائشة لم يكن رسول الله صلى الله عليه وسلم يصوم من السنة أكثر من صيامه من شعبان আবু সালামা রাদি আল্লাহ আনহু বলেন আয়েশা রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাবান মাসে যত বেশি রোজা রাখতেন অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না রমজান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতেন না যত বেশি রাখতেন কোন মাসে নিজে পুরা সাবান মাসটা রোজা রাখতেন কিন্তু উম্মদকে বলতেন যে সাবান মাসে রোজা রেখে ক্লান্ত হয়ে পরে আবার এমন টানা হয় যে রোজার মাসে রোজা রাখতে পারে না এজন্য উম্মদদেরকে বলতেন ওয়াকানায়াকুলু আর তিনি উম্মদদেরকে বলতেন খুজু মিনাল আমালে মা তুতিকুন তোমরা আমাকে দেখে আমার মতো ইবাদত করতে যেও না বরং তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অনুযায়ী ইবাদত করো তোমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত করো তামাল্লু কেননা আল্লাহ তারা তোমাদেরকে সবাব দিতে বিরক্ত হবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা বিরক্ত না হয়ে যাও তোমরা কয়েকদিন এবাদত করে পরে ক্লান্ত হয়ে যাবে এবাদত বন্ধ করে দিবে তো আল্লাহ তালাও তখন সবাব দেওয়া বন্ধ করবেন এজন্য তোমরা তোমাদের শক্তি অনুযায়ী আমল করবে وإنه كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم ما داوم عليه আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল ওই আমল যে আমলটা স্থায়ী হয় ওয়াইন কল্লা যদিও তা কম হয় যদিও কি হয় কম হোক কিন্তু স্থায়ী হোক নফল নামাজ এমনি দুই রাকাত পড়ে কিন্তু নিয়মিত পড়ে এটা ভালো না এক রাত্রে একশো রাকাত পড়লো পরের রাত্রে খবরও নাই কোনটা ভালো অনেকে আছে এক রাত্রে নফল নামাজ পড়লো খুব বেশি করে এরপরে ফজর নামাজের খবর নাই আছেন এরকম আহ পাঁচশো রাকাত পড়লে তো মেশিনে পড়তে হবে কারণ এক রাত্রে যে কয় যে কয় ঘন্টা সময় আছে এই রাত্রে যদি পাঁচশো রাখাত নকল নামাজ পড়তে হয় তাহলে কি করতে হবে কাকের ঠোকর মারতে হবে আল্লাহর ডিজিটাল যে আমাদের দৃশ্য বলছেন ডিজিটাল নামাজ আল্লাহর নবী সাল আলাইসাল্লাম বলেছেন তিলকা সালাতুল মুনাফেক ওটা হচ্ছে মুনাফিকদের নামাজ এরা দাঁড়ায় আর রুকুতে দেয় শেষ দাঁড়ায় একটার থেকে আর একটা মারতে থাকে ঠোকর মারে নামাজের সুরা কেরাত ঠিক মতো পড়ে না কিছুই জানে না একের পর এক ঠোকর মারে এইটা কাদের নামাজ মোনাফেকের নামাজ এই জন্য মনে রাখবেন যতটুকু পড়েন ঠিক মতো পড়বেন রুকুটা ঠিক মতো করবেন সেজদা ঠিক মতো করবেন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবেন স্থির দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়াবার পরও দোয়া আছে সে কি পরে কেউ রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারকান ফিহি এটা রুকুর থেকে দাঁড়াইয়ে পড়তে হয় স্বামী আল্লাহ হলিমান হামিদা তারপরে এই দোয়া এরপরে দুই সেজদার মাঝখানে দোয়া আছে রব্বিক ফিরলি ওয়ার হামনি অহদিনী অর্জুকনি এ দোয়া আছে জানি না পড়বে কি দোয়া পড়বে না কাকের ঠোকর মারবে ভাইরা আমার এজন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রিয় আমল ছিল কোনটা وإنه كان أحب العمل إلى رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল ওই আমল যে আমলটা স্থায়ী হয় ওয়াইন কল্লার যদিও কম হোক পরিমাণে কম কিন্তু স্থায়ী এইটা আল্লাহ নবী পছন্দ করতেন এক রাত্রে এবাদত করে পরের রাত্রে ঘুমাইলো ভাউয়া ব্যাং একে কি বলে বাহুয়া ব্যাংক যখন নতুন বৃষ্টি এখন কি করে দেখেন না এই কয়েকদিন আগে যখন বৃষ্টি শুরু হইলো ওই সময় আমি কোথায় একটা মাহফিলে গেছিলাম যেইখানে মাহফিল পাশেই অনেকগুলো কুয়া ব্যাঙ্গের ডাকের ঠেলায় আমাদের মাহফিলই বন্ধ হয়ে গেল ঘ্যাঙ্গর ঘ্যাং করতে শুরু করলো তো এরকম বাবুরা ব্যাং অনেক আছে বিভিন্ন সময় কি করে জোয়ারের পানি পাইলে তখন এসে উজায় আর এরপরে ফরজ নামাজ খবর নাই এক লক্ষ নফল নামাজ একাত্র করলে এক ফরজের সমান হবে আল্লাহর হাবিব ফরমান যদি কোনো ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে পড়ে অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সব আল্লাহ তারা তারা মোল্লামায় লিখে দেন আর এরপরে ফজরের নামাজটা যদি আবার জামাতের সঙ্গে পড়তে পারে আল্লাহ তালা বাকি অর্ধেকের জন্য যেন সারা রাত্র সে নফল নামাজ পড়লো তার সবটা লেখে দেয় জোরে বলেন আর যদি কোনো ব্যক্তি সারা রাত্র নফল নামাজ পড়ল সারা রাত্র দৌড়ঝাঁপ পড়ল কিন্তু ফজরের নামাজ পড়ল না ও আমার ভাইয়েরা তোমার এরকম এক লক্ষ রাত্র যদি একাত্র করো এক অক্ত ফরজ নামাজ না পড়ার কারণে যে গুণা করেছ সারা জীবন সেজদায় পড়ে থাকলেও ওটার কাফারা হবে না এই জন্য খেয়াল রাখতে হবে আমল কম হোক কিন্তু স্থায়ী হোক এই জন্য অনেক হাদিস আরো একটা হাদিস মোস্তাদ আহমদের হাদিস সবগুলো আয়েশারাদি আল্লাহ তালা বলেন قالت ما كنت أقضي ما يكون علي من رمضان إلا في شعبان حتى توفي رسول الله صلى الله عليه وسلم অনেক হাদিস আল্লাহ রসুল সাল্লাম সাবানের সম্পর্কে উল্লেখ করেছেন সাবান মাসের অনেক ফজিলত আছে এরপরে সাবান মাসের পরে আমরা আসব এবারে লাইলাতুল বারাত মূলত লাইলাতুল বারাত বা সবে বরাত এটা কোন হাদিসের পরিভাষা না হাদিসের পরিভাষা হচ্ছে নিষ্ঠ সাবান লাইলাতুল নিষ্ঠে মিন সাবান সাবান মাসের মধ্য রজনী এই মধ্য রজনীর কিছু হাদিস আছে সহি কিছু দুর্বল কিছু একেবারে ভুয়া জাল হাদিস আমি কিছু হাদিস আলোচনা করছি এক নাম্বার হাদিস যেটা সহি আবু শরীফের হাদিস আবু দ্বিতীয় খণ্ড সাফা নাম্বার দুইশো সত্তর عن عمران بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে বললেন হাল সুমতা মিন সারারে শাবান তুমি কি শাবান মাসের সারার সারার শব্দের অর্থ আমি একটু পরে বলছি তুমি কি সাবান মাসের সারারে কোন রোজা রেখেছ তিনি বলেন না তা তো রাখি নাই যখন তুমি রোজা রাখো নাই তাহলে রমজানের পরে রাখো সারার শব্দের অর্থ হচ্ছে সারার আখিরুস সাহারে সুম্যা বেদালিকাল ইস্তেরারিল কামার ফিহি কেউ কেউ বলেছেন সারার হচ্ছে শেষ অংশ আর কেউ বলেছেন অসাতুর সাহার মাসের মধ্যম সময়টা তাহলে সাবান মাসের মধ্যম সময় হচ্ছে অল মুরাদু আল আয়ামুল বিদ প্রত্যেক মাসের তিন দিন আছে আইয়ামে বীজ বলা হয় কয়দিন প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের তিন দিন তেরো চোদ্দ পনেরো এই তিন দিনকে বলা হয় আইএমএ বীজ কি বলা হয় প্রত্যেক মাসের এই তিন দিন রোজা রাখা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আল্লাহ রসুল তিন দিন রোজা রেখেছেন এবং ফজিলাত বয়ন করেছেন লোকদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন সেই হিসাবে শাবান মাসেরও কয়দিন রোজা রাখবেন ওই হিসাবে প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিনের রোজা এটা সই হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন হাল সুমতামিন সারারে শাহবান তুমি সারারে শাহবানে কি রোজা রেখেছ ওই সাহাবি বললেন যে না তা তো রাখি নাই বলেন তাহলে পরে রাখো আর সারার হচ্ছে আইএমএ বিশ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই রাত এই দিনগুলো এ সম্পর্কে আরো হাদিস মুসনাদে আহমাদ তেত্রিশ নাম্বার জিলদের সাফা নাম্বার একশো পঁচানব্বইতে বলা আছে عن عمران بن حسين رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل هل صمت من سرر شعبان তুমি কি সারারে শাবানের রোজা রেখেছো قال لا قال فإذا أفطرت رمضان আচ্ছা ঠিক আছে যখন রমজানের রোজা শেষ হয়ে যাবে ফাসুম ইয়াউমাইনে তারপরে তুমি দুই দিন রোজা রেখো এরকম আর একটা হাদিস মুসনাদে আহমদের এগারো নম্বর খণ্ডের সাফা নাম্বার দুইশো ষোলো আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার মাখলুকাতের দিকে উকি মারেন ইয়াত্তালিও মানে আমরা যেমন উপরের দিক থেকে নিচের দিকে তাকাই আল্লাহ তালা এরকম আরসের থেকে বা প্রথম আসমানের থেকে জমিনের দিকে উকি মারেন জমির দিকে তাকান অতপর আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন ইসনাইনে তবে দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না এখানে দুই ব্যক্তি আছে অন্য হাদির সামনে আসতেছে ওখানে চার ব্যক্তি আছে দুই ব্যক্তিকে ক্ষমা করেন না সেই দুই ব্যক্তি কে কে ইসনাইনে মুসাহিনিন ওয়াকাতেলে এক নম্বর হল মুসাহিন হিংসুক হিংসুক যারা যারা অন্যের ভালো দেখতে পারে না আল্লাহ তারা হিংসুকদেরকে এই রাত্রেও ক্ষমা করেন না আর কে ওয়াকাত আর একটা হচ্ছে যে আত্মহত্যা করে মারা যায় এখন বর্তমানে বাংলাদেশে যে মানুষ আল্লাহ আকবর দিন না থাকলে যেটা হয় নিজে মরে নিজের বাচ্চাকে মারে চিন্তা করে আমি মরলে বাচ্চা কি করবে যে বাচ্চাটাকে আগে মারে এরপরে নিজে মরে কত নিষ্ঠুর কত হিংস্র এই লোকগুলো মূলত আল্লাহকে ভয় করে না এরা মনে করে মরলি শেষ মরলে কি ঝামেলা শেষ না ঝামেলা শুরু এখন যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে মরে তার মানে হচ্ছে সে দুনিয়ার ঝামেলাটা তো বুঝলো কিন্তু আখেরাতে যে ঝামেলা আছে সেটা সে বিশ্বাস করে নাই এই কারণে যারা এগুলো বুঝে শুনে আত্মহত্যা করে তারা বেইমান হয়ে মারা যায় কাফের হয়ে মারা যায় এজন্য বলা আছে যে আত্মহত্যা মরলে করে মরলে তার জানাজা দিও না অবশ্য এখন ফোকাহায় কেরাম তারা বলেন যেহেতু আমাদের দেশে অশিক্ষিত লোকেরা এটা জানে না যে আত্মহত্যা করলে এসে বেইমান হয়ে যায় অজ্ঞতাবশত তারা এটা করে এজন্য জানাজা পড়া উচিত তবে কোনো ভালো আলেমরা না কোনো প্রসিদ্ধ আলেম না বরং অপরিচিত কাউকে দিয়া গোপনে জানাজা পড়াই দিবে বেশিরভাগ লোক যাবে না ওতে তারপরেও জানাজা পড়া নিষেধ করা হয়েছে কারণ কি আত্মহত্যা করলে তার ইমান থাকে না সে দুনিয়ার ঝামেলার থেকে বাঁচার জন্য মনে করলো যে মরলেই শেষ মরার পরে যে হিসাব আছে মরার পরে আর জীবন আছে সে যেন তার কাজের মাধ্যমে সেটাকে অস্বীকার করেছে এই কারণে সে বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় মুরতাদ হয়ে যায় সেজন্য তার পরকালে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য বলা আছে যে যে সমস্ত রাতে আল্লাহ তালা ক্ষমা করে দেন সেই রাতেও যারা আত্মহত্যা করে মারা যায় তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু এখন দেখেন না প্রতিদিন পত্রিকা দেখা যায় আত্মহত্যা হচ্ছে মেয়ের আত্মহত্যা করছে এটা করবেই কারণ যেই সমাজে কোরআনের বিধান থাকবে না সেই সমাজে মানুষের নিরাপত্তা থাকবে না এখন মেয়েরা যখন ধর্ষিত হয় লজ্জায় সে কাউকে বলতে পারে না আর বলতে গেলে পুলিশকে বলবে পুলিশ আবার খোঁচাইয়ে খোঁচাই জিজ্ঞেস করবে আর একবার ধর্ষণ হলো এরপরে সাংবাদিক নামক সাংঘাতিক লোকের আসবে তারা এসে আবার জিজ্ঞেস করবে আর একবার ধর্ষণ হলো এরপরে পত্রিকা আসবে সারা দুনিয়ার মানুষ দেখবে সবাই তাকে ঘৃণা করবে তার বিয়ে হবে না বিয়ে করলেও স্বামী তাকে ঘৃণা করবে এই কারণে এই মেয়েগুলো শেষ পর্যন্ত কি করে আত্মহত্যার পথ বেছে নেয় আর যদি ইসলামী হুকুমাত থাকতো কোরআনের বিধান থাকতো তাহলে ধর্ষককে ধরে তারপরে আচ্ছিদনা শাস্তি দিয়ে তারপর হয়তো দুনিয়ার থেকে বিদায় যদি বিবাহিত হয় আর বিদায় না হলে অবিবাহিত হলে ওকে ধরে জোর করে বিয়ে করাই দেওয়া হতো এই জন্য মনে রাখতে হবে আজকে ইসলামের এই বিধানগুলো না থাকার কারণে মানুষ আত্মহত্যা করছে যাই আলোচনা করছিলাম যে এই রাতগুলোতে কয়েক প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এর মধ্যে একজনকে হিংসুক হিংসা যাদের মধ্যে আছে ওরা নিজের আগুনে নিজে চলে নিজের আগুনে নিজে জলে অন্যের ভালো দেখতেই পারে না জলে পুরে সার্কার হয়ে যায় কিন্তু করার তো কিছু নাই এই হিংসাটা আপনার মধ্যে আছে কিনা পরীক্ষা করবেন কেমনে আপনি একটা ব্যবসা শুরু করলেন আপনার বন্ধু আর একটা ব্যবসা শুরু করলো আপনার বন্ধু বেশ সফলতা অর্জন করলো লাভবান হলো আপনি ক্ষতিগ্রস্ত হলেন মনে মনে যদি দেখেন এই চিন্তা আসে আরে আমার বন্ধু যদি সর্বনাশ হয়ে যেত আমি লাভ করতে পারতাম তাহলে বুঝবেন আপনার মধ্যেও কি আছে হিংসা আছে আর একটা হচ্ছে এরকম না আপনার বন্ধু ভালো করেছে মাশাল্লাহ ভালো করেছে আমিও যদি এরকম করতে পারতাম এটা না জায়েজ না এটা জায়েজ আপনার ছেলেও পরীক্ষা দিয়েছে আর আপনার বন্ধু বা পাড়া প্রতিবেশীর ছেলেও পরীক্ষা দিয়েছে আপনার ছেলে একেবারে এক নম্বরে ফেল করলো আর আপনার বন্ধুর ছেলে এক নম্বরে পাশ করলো আপনার মনে যদি এই চিন্তা আসে যে আরে আমার ছেলে যদি এক নম্বরে পাশ করত আর ওর ছেলেটা ফেল করত তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কি আছে হিংসা আছে হাসাদ আছে পরশ্রী কাতরতা আছে আপনাকে তো অবাক করতে হবে আর একটা হচ্ছে মার্শাল্লাহ আমার বন্ধুর ছেলেরা কি সুন্দর ফলাফল করেছে আমার সন্তানটা যদি এমন করতো এটা জায়েজ এটা না জায়েজ না তো এই রোগ যাদের মধ্যে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না এই জন্য খেয়াল রাখবেন আরো কিছু লোক আছে আল্লাহ রাসুল সাল্লাহ বলেন আল্লাহ সুবাহ এ রাতগুলোতে সব মানুষকে ক্ষমা করেন কিন্তু চার প্রকার মানুষকে ক্ষমা করেন না এ হাদিসে কয় প্রকার আছে চার প্রকারের মানুষ সেই চার প্রকার কারা কারা ইল্লা আলী মুশরিকিন এক নাম্বার হল মুশরেক এক নাম্বার কি শিরিক করে যারা শিরিকে লিপ্ত আছে আল্লাহ তালা এই লোকগুলোকে ক্ষমা করেন না সেরেক মানে কি সেরেকের মানে হচ্ছে অংশীদারিত্ব ভাগাভাগি করা ইসলামের শরীয়তে পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে বা আল্লাহর কুদরাতের ক্ষেত্রে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে সমপর্যায়ের মনে করা এটার নাম কি অথবা আল্লাহর কাছে যেই জিনিসগুলো চাওয়া হয় সেইগুলো আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাওয়া এটা কি বা আল্লাহর কাছেও চায় আবার মানুষের কাছেও চায় আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কিছু ভায়া মাধ্যম বানানো এটাও কি এই শিরিক কত ভয়াবহ দেখেন দুনিয়ার মানুষেরাও শিরিক পছন্দ করে না খুব খেয়াল করে শুনেন আপনার স্ত্রী বিয়ে করেছেন এই স্ত্রীর সৃষ্টিকর্তাও আপনি না ছোটবেলার থেকে লালন পালনও করেন নাই বিয়ে করেছেন আপনি এখন তার থেকে কিছু খেদমত নেওয়ার সুযোগ পেয়েছেন আপনি ঘরে গিয়ে দেখলেন যে আপনার খাটের উপরে আর একটা পুরুষ জিজ্ঞেস করলেন স্ত্রীকে এটাকে সে বলল অসুবিধা কি তোমার মতো আর একজন তুমিও আছো উনিও আছে এটার নাম কি সিরিক এটার নাম কি এটা কোন রুচিশীল পুরুষ বরদাস্ত করবে তাহলে বোঝা গেল মানুষেরাও শিরিক পছন্দ করে না পুরান ঢাকায় এর বলবে কি একেবারে মারিয়ালাম নাই এই যে অবস্থাটা আপনার ছেলে আর যে বাপ ডাকে আপনাকেও বাপ ডাকে কি করলো শিরিক করলো এখন যদি ছোট না বুঝে সেজন্য আপনি হয়তো ক্ষমা করে দিবেন বড় হওয়ার পরেও যদি আপনার ছেলে আর একজনকে বাপ ডাকে আপনাকেও ডাকে আপনি কি বলবেন ওরে একেবারে ঝাড়ুতেই পিটাইবে তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষেরাও শিরিক পছন্দ এবারে আল্লাহ তালা যে আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে আল্লাহ তালাও ওই লোকটাকে আর ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুরায় লোকমানের তেরো নম্বর হাতে বলা হয়েছে খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ইন্না শিরিকা লাজুলমান আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম বড় অন্যায় বড় গুণা যদি তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আল্লাহর রসুলকে সেজন্য জিজ্ঞেস করা হয়েছে বোখারি হিসেবে হাদিস সোহেলা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাম বেন্দাল্লাহি আকবার ইয়া রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা কোনটা সবচেয়ে বড় গুণা কোনটা বলবেন কি আল্লাহর রাসূল বললেন যে আল্লাহর সঙ্গে কোনো শরিক বানানো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই যে বললাম তিনি সৃষ্টি করেছেন তিনি তোমার মালিক সেই আল্লাহর সঙ্গে যদি তুমি কাউকে শরিক করো এই গুণাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা জয় বলে নওয়াজ এরকম ভাবে বিহি যদি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা হয় এটা ক্ষমা করবেন না এই সিরিকের চেয়ে যত ছোট গুণ আছে চুরি করে জেনা করে বা বিচার করে এগুলো হতে পারে আল্লাহ কি করে দিবেন যদি তবা করে তো ক্ষমা করবেনি তবা করার যদি সুযোগ নাও আসে এ অবস্থায় মারা গেল হয়তো আল্লাহ তারা তাকে শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন আর নইলে তাকে ক্ষমা করে কি দিবেন কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করে তাহলে তার জন্য কি আল্লাহ তারা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি জেনে রাখো যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তালা তার জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছেন ওয়া নার আর তার ঠিকানা বানিয়ে দিয়েছেন জাহান্নাম ঠিকানা কোথায় আনসার এই জালেমদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাইবা না সুরায় মায়দার বাহাত্তর নম্বর আয়াত এই জন্য এই রাত্রেতে এবাদত তো মানুষে করে আবার সিঁড়িকেও লিখতে হয় দেখবেন যে সিঁড়িগুলো কি আমি একটু বলে আসতেছি আলোচনায় আগে সিরেকের আয়াতগুলো শুনেন আল্লাহ তারা কি বললেন সুরা মায়দার বাহাত্তর নম্বর আয়াতে বললেন ইন্দাহু মাইয়ুশরিক বিল্লাহি নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তারা তার উপরে জান্নাতটাকে হারাম করে দিয়েছেন জান্নাত কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যে চিরস্থায়ী জাহান্নামি ও ওয়াহুন্নার ওর চিরস্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম চিরস্থায়ী ঠিকানা কোথায় এরপরে আল্লাহ তারা আরাকাতে আমাদের নবীজিকে বলছেন আমাদের নবীজিকে বলছেন যে নবী আল্লাহ তারা যার সম্পর্কে বলেছেন নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন সেই নবী সম্পর্কে আল্লাহ তারা বলছেন লাইন আসরাক্তা সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন লাইন আশরাক্তা হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন আপনিও যদি শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন আর আপনিও সেই ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কাকে বলা হচ্ছে আল্লাহ একবার চিন্তা করার বিষয় আল্লাহ তারা আরাকাতে বলছেন বিল্লাহি সুরায় হজের একত্রিশ নম্বর আয়াত ওয়ামাইশরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকা আন্নামা খর্রা মিনাস সামায়ে সে যেন আসমান থেকে ছুটে পড়ে গেল তাকে যেন পাখিতে ছো মেরে নিয়ে গেল অথবা বাতাসে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করে ফেলল এরকম ভাবে শিরিক সম্পর্কে আল্লাহ তারা নয় জন নবীর নাম উল্লেখ করে আঠারো জন নবীর নাম সুরে আনামের তেরাশি নম্বর থেকে সাতাশি নম্বর আয়াত পর্যন্ত এইখানে আঠারো জন নবীর নাম উল্লেখ করে এরপরে আল্লাহ তারা বলছেন এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে ওই নবীদের সব আমলগুলো বরবাদ হয়ে যেত নবীরা কি কেমন কষ্ট করেছেন কোন নবীকে মাথা থেকে পা পর্যন্ত চিরে ফেলা হয়েছে কোন নবীকে চরম নির্যাতন করা হয়েছে আমাদের নবীজিকেও কত নির্যাতন করা হলো আম্মাজান আয়সা একদিন নবীজির পিঠে দেখলেন যে অনেক দাগ জিজ্ঞেস করলেন আপনার কি ছোটবেলায় কোনো গুটি বসন্ত হয়েছিল নাকি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আয়সা না আমার কোনোদিন গুটি বসন্ত জল বসন্ত হয় নাই এটা হচ্ছে আমি যখন তোমার কমের কাছে ইসলাম প্রচার করেছিলাম ওরা তো ইসলাম গ্রহণ করলো না বরং আমাকে চরম নির্যাতন করলো আমি শেষদায় গেলাম উটের নারী বুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিল আমি মাথা উঠাতে পারলাম না আমার মেয়ে ফাতেমা এসে সেটা ফেলে দেওয়ার পরে উঠতে পারলাম আমি যখন তোমার কমের থেকে নৈরাশ হয়ে পার্শ্ববর্তী এলাকা তাইফে গিয়েছিলাম মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিন দিন পর্যন্ত এলাকার নেতাদেরকে ইসলামের দাওয়াত পেশ করলাম তারা তো আমার দাওয়াত কবুল করলই না বরং তাদের যুবক ছেলেদেরকে বলল যে আমাদের এলাকায় একটা পাগল ঢুকেছে সে আমাদের বাপদাদার ধর্মটাকে গালিগালাজ করে সে আমাদের বাপদাদার ধর্মটার বিরুদ্ধে কথা বলে আমাদের দেবদেবী পূজার বিরুদ্ধে কথা বলে আমাদের মাজারওয়ালাদের বিরুদ্ধে কথা বলে এই পাগল যখন রাস্তায় যাবে তোমরা তাকে পাথর ছুটতে থাকবে আল্লাহর হাবিব ফরমান আমি যখন রাস্তায় বের হলাম দেখলাম দুই পাশে যুবক ছেলেরা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখা মাত্র পাথর ছুটতে আরম্ভ করল আমি সহ্য করতে না পেরে রাস্তায় লুটিয়ে পড়লাম ওরা আমাকে দাঁড় করে আবার পাথর মারতে শুরু করলাম আমি দৌড় দিলাম আবার লুটিয়ে পড়লাম ওরা আমাকে আবারও ধরে দাঁড় করে তারপরে পাথর মারতে আরম্ভ করলো আমি পাথরের বৃষ্টি সহ্য করতে না পেরে আবার দৌড় দিলাম তৃতীয়বারে যখন আমি লুটিয়ে পড়লাম রক্তাক্ত অবস্থায় যখন আমি মাটিতে শুয়ে আছি ওরা মনে করলো হয়তো লোকটা মরে গেছে আমাকে ছেড়ে চলে গেল এমন সময় আল্লাহর ফেরিস্তা জিব্রাইল এসে হাজির হল বলল ইয়ার রসুল আজকে আমি আসমানের কোন আপনার কাছে আগমন করি নাই আমি আজকে এসেছি আর একজন ফেরেস্তাকে সঙ্গে নিয়ে ফেরেস্তাকে পরিচয় করে দিলেন ইনি হচ্ছেন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা সালাম করে ফেরেস্তা বলল ইয়া রাসুল আল্লাহি আমি এই এলাকার পাহাড়ের দায়িত্বে নিয়োজিত আছি আপনি যদি হুকুম করেন এই মুহূর্তে আমি তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে জনমের তরে দুনিয়ার থেকে বিদায় করে দিব আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ভাই জিব্রাইল এই লোকগুলো যদি সব ধ্বংস হয়ে যায় আমি কার কাছে দাওয়াত পৌঁছাবে ইসলামের দাওয়াত কাকে দান করব আল্লাহর নবী একটা বাগানের ভিতরে চলে গেলেন ওই বাগানের যে দায়িত্বে ছিল সে কিছু ফল এনে দিল আল্লাহর নবী খেলেন এরপরে কুয়ার পানি দিয়ে উজু করলেন আল্লাহর কাছে দোয়া করে রব্বুর আলমিন এই পাশে আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই সেজন্য নির্যাতন করেছে পাথর ছুঁড়ে মেরেছে আলামিন তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তাহলে আমি দিন কার কাছে পৌঁছাবো ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো ওরা হয়তো আমাকে চিনতে পারে নাই বুঝতে পারে নাই ওরাও যদি নাও বুঝতে পারে হয়তো পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে পরবর্তীতে ইসলাম কবুল হয়েছে কিনা ওখানে আল্লাহ তালা বরকত দিয়েছেন এই রসুলরা কত জুলুম নির্যাতন সহ্য করলেন আল্লাহ তালা সেই রসুলদেরকে উদ্দেশ্য করে বলছেন আমাদের নবীজিকে বললেন লাইনা সোরাট্টা এই নবী আপনি যদি শিরিক করেন লাইয়াহাবাতান্না মালুকা আপনার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে পড়ে যাবেন সব নবীদের সম্পর্কে কথা বললেন এজন্য আল্লাহর রসুল সাল্লাহ একদিন মোয়াজ বিন জাবাল সঙ্গে ছিলেন জিজ্ঞেস করলেন মহাজ তুমি কি জানো তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপরে কি আর আল্লাহর কাছে বান্দার হকটা কি আল্লাহর কাছে বান্দার অধিকার আর বান্দার কাছে আল্লাহর অধিকার কি মহাজবিন জামাল বললেন আল্লাহ রসুল আলামু আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বললেন হে মহাজ আল্লাহর হক বান্দার কাছে এই যে বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করতে পারবে না আর আল্লাহর কাছে বান্দার হক হল এই যেই বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না ওই বান্দাকে আল্লাহ তারা জাহান নামে দিবেন না জোরে বলুন সুবাহান আল্লাহ এই জন্য সেরের থেকে মুক্ত থাকা আল্লাহ রসুল বলেন যে সব লোকদেরকে ক্ষমা করা হয় কিন্তু কয়েক প্রকার লোকদেরকে ক্ষমা করা হয় না তার মধ্যে একটা হচ্ছে কে মোশরেক যে শিরিক করে এই লোকগুলো আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ তারা বান্দার গুণা ক্ষমা করতে থাকেন তবা যদি করে ক্ষমা করে দেন মা হেজাবু যতক্ষণ পর্যন্ত হেজাব পরে না যায় পর্দা পরে না যায় قالوا يا رسول الله وما الحجاب সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহি হিজাব কি জিনিস পর্দা কি জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আনতা মুতান নাফসু ওয়া হিয়া মুশরিকাতুন শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করা হলো পর্দা পড়ে যাওয়া শিরক করলো আল্লাহর রহমতের মধ্যে পর্দা পড়ে গেল আল্লাহর ক্ষমার মধ্যে পর্দা পড়ে গেল আল্লাহ তাআলা ওই লোকটাকে আর ক্ষমা করবেন না জান্নাত দিবেন না ও আমার ভাইয়েরা সেই জন্য শয়তান চায় কোনোভাবে সেরেক করাইতে পারলে বাঁচে সেরেক করাইতে পারলেই মনে করে কামিয়াব হয়ে গেল এজন্য দেখবেন আজকের এই রাত্রগুলোতে কি করে একদল লোক মাজারে দৌড়ায় টাকা পয়সা দেয় সেজদাও করে মাজারওয়ালার কাছে প্রার্থনাও করে আমার ভাইয়েরা এবারে দেখুন সেরেক কেমনে করে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে দোয়া করো ইয়া কানা বুদু আমরা কেবলই মাত্র তোমারই গোলাম করি কার গোলামি করি কার গোলামি করবো আমরা আল্লাহর গোলামি করবো আল্লাহ তালা বলেন ও আকিম ওয়াজাহাকালিদ্দিন হানিফা মিনাল মুশরিকিন তুমি আল্লাহর দিকে সরাসরি মোতাবাজ্য হও এর মধ্যে কোনো মোশরেক হই না সেরেক করো না ও আমার ভাইয়েরা এইখানে বা শয়তান ঢুকাইয়ে দিল কয়েছেন না আল্লাহকে তুই এমনে পাবি না পাইতে হইলে কিছু ভায়া মাধ্যম লাগবে সারা পাওয়া যাবে না আছে না এই দেশের পিসাবদের গায়ে লাগে এই জন্য এই কথাগুলো বললে এতক্ষণ যা বলছি এতে অসুবিধা ছিল না এখন শিরিকটা ধরা এদেই তার সমস্যা আপনারা বোঝার চেষ্টা করবেন লোকগুলো আমার বিরোধিতা কেন করে সবাই তোমার বিরুদ্ধে বলে কেন বলে একটু বোঝার চেষ্টা করবেন কেবল কে কি বলল শুনলেন আর দূরের থেকে সমালোচনা করলেন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আমি বলে দিলাম ইনশাআল্লাহ কারণ এই লোকগুলো মানুষকে ঠকাইয়া খাওয়ার জন্য নিজেদের পকেট ভারী করার জন্য বিনা পুঁজির ব্যবসা করার জন্য পীর মুড়িদির প্রথা চালু করেছে এই লোকগুলো মানুষকে বুঝায় তাই বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না পীরের কাছে যখন অরুণায় বিনয় করে কান্দে কাটটা বলে পীর তখন আল্লাহর কাছে বলে ওই পীরে বলার কারণে নাকি আল্লাহ মাফ করে সারা মাফ করতে চায় না আন্দাজে বললাম না বইতে আছে বইয়ের নাম বলবো বেদে মারেফাত কোন পীরের বই চরমানাই দরবারের বই এই দেশের লোকেরা সবচেয়ে হকানি পীর যাকে বলে এই আকিদা সব পীরদের পাইকারি সব পীরের মধ্যে আকিদা এরকম যে আল্লাহকে পাইতে হইলে পীর ধরা ছাড়া উপায় নাই এরা বলে যাহার পীর নাই তাহার পীর শয়তান পীর ছাড়া আল্লাহকে পাওয়া যায় না আল্লাহ বলেন ডাইরেক্ট ডাকো সৌরাই ইউনুসের একশো পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলছেন হানিফা তুমি তোমার চেহারাকে ডাইরেক্ট আল্লাহর দিকে মতবাজ্য করো হানিফান সব ভায়া মাধ্যম বাদ দিয়ে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর দিকে মতবাজ্য করো এরপরে বলছেন ওলা তাকু নান্না মিনাল মুশরিকিন খবরদার খবরদার তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না আল্লাহকে ডাকতে গিয়ে কোনো ভাইয়া মাধ্যম বানাইও না কোনো সিঁড়ি করতে যেন অংশীদার বানাইও না তোমার স্ত্রী যদি তোমাকে বাদ দিয়ে তোমার বন্ধুর কাছে শাড়ি চায় কাপড় চায় সোনো চায় পাউডার চায় তুমি যেমন বরদাস্ত করো না এইরকম আল্লাহর বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে গিয়ে কোনো কিছু চায় আল্লাহ তারাও বরদাস্ত করতে পারেন না আল্লাহ এজন্য বলছেন ওয়ালা তুশরিক বিল্লাহি খবরদার তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না ওয়াইন কুতিল তাওয়া হুররিকতা যদিও তোমাকে কতল করে দেওয়া হত্যা করা হয় তবুও শিরিক করবে না তোমরা ইন্নিয়ত জাহাতু পড়ো ইন্নিয়ত জাহাতু ওয়াজ্জাহাতুর তর্জমাটা ভালো করে শুনে রাখো জাহাতু আমি আমার চেহারা মতো আজ্য করলাম কার দিকে আমি আমার চেহারা মতো আজ্য করলাম কার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার দিকে মতওয়াজ্জ হলাম হানিফান হানিফ অর্থ কি হানিফ মানে হলো সব বাতিলকে বর্জন করে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সব বর্জন করে এক আল্লাহর দিকে মোতাবাজ্য হচ্ছি এরপরে আরো ব্যাখ্যা দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহ তারা শিখিয়ে দিলেন বলো আমা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকুনদের অন্তর্ভুক্ত নই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি না আমি মাজারওয়ালার কাছে প্রার্থনা করি না পীরের দিকে মোতাবাজ্য হই না এখন মুরিদদেরকে শেখাইয়া দেয় পীরের দিকে কেমনে মোতাবাজ্য হইবা পীরের কল্পনা করবা ছবিটা অন্তরে বসাইবা আগে এবাদত করার পূর্বে আসন দিয়ে বসো এরপরে মনে মনে কল্পনা করো আমি আমার পীরের দিকে কলবের দিকে মোতাবাজ্য আছি আমার কলব আমার পীর কেবলার কলবের দিকে মোতাবাজ্য আছে পীরসা কেবলার কলব তার পীরের দিকে তার পীরের দিকে এই হাজার পীরের ভায়া মাধ্যম হইয়া তারপরে মোতাবাজ্জু আল্লাহর দিকে জোরে বলেন নাওজবিল্লাহ আল্লাহ তারা বললেন একেবারে সোজা বলো ইয়া কানা বুধু ডাইরেক্ট না ভাই মাধ্যম ইয়া কা নিশ্চয়ই আমরা কেবলমাত্র তোমার ইবাদত করে সম্বোধন করে বলা হচ্ছে প্রথম দিকে সম্বোধন ছিল না আরবিতে তিন রকম আছে বা সব ভাষাতেই আছে ওই যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ নাম পুরুষ তিন রকম আছে না আরবিতে গায়ে ভাজের মোতাকাল্লিম এই যে প্রথমে তিন আয়াত দেখেন একটা মানপত্র দিলে প্রথম কি করে মানুষে প্রথম প্রশংসা করে যাকে মানপত্র দেওয়া হচ্ছে একজন এমপি আসলো তার প্রশংসা লেখে আপনি এই সেই সদরঘাটের কামান মস্তানে জামান হাজিগঞ্জের মিনারা এই এইসব লিখে এরপরে লেখে আপনাকে আমরা ভোট দিয়েছি আপনারা আমরা আপনার খুব আপনজন সম্পর্ক এটা কি তার সাথে আমাদের সম্পর্ক কি আর তিন নম্বরে দাবি দেওয়া আমাদের স্কুল লাগবে কলেজ লাগবে রাস্তা লাগবে মাননীয় ব্রিজ আমাদের একটা এমপি কি লাগবে স্পিকার লাগবে বক্তব্য দেয় নাই এরকম দাবি দেওয়া করে ঠিক এরকম ভাবে এই সুরায় ফাতেহার মাধ্যমে আল্লাহ তারা শিখাচ্ছেন প্রথমে আল্লাহর কাছে বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য তিনি গোটা জগৎ সমূহের রব প্রশংসা হচ্ছে যিনি সব গায়েব সব কি এরপরে কি বলা হয়েছে আর রহমান আল্লাহর আরো প্রশংসা আর রহিম মালিক আমিদ্দিন বলুন সব প্রশংসা এইবারে নাম পুরুষ শেষ এবারে বলা হচ্ছে আ এখন তোমার পরিচয় দাও তোমার সঙ্গে আমার পরিচয় কি এবারে ডাইরেক্ট পরিচয় হচ্ছে আল্লাহর শিখানো দোয়া ইয়াকা না বুধু আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে আমি তোমার গোলাম আর তুমি আমার রব ইয়াকা না বুধু আমি তোমার গোলাম আমি তোমার আবেদ ইবাদতকারী গোলাম আর তুমি আমার রব আল্লাহর সঙ্গে সম্পর্ক কি আমাদের আমরা কার গোলাম ডাইরেক্ট না ভাই মাধ্যম আর কোন ওয়াজ লাগবে না এইটা ভালো করে বুঝেন ইয়াকা নিশ্চয় তুমি না আবুদ আমরা তোমার এবাদত করি সরাসরি বলা হচ্ছে আমরা তোমার এবাদত করি এইখানে বাইজান কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই নামাজের মধ্যে কোনো মাধ্যম নাই কারণ আমিও যার গোলাম ওই পীরসাবো কি কোরআনে স্পষ্ট বলা আছে ইয়া আংতুমুল হে দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ সব মানুষকে বলেছেন আন্নাস বলতে কোন মানুষকে বাদ দেয় নাই ইহান্নাস সব মানুষকে বলা হচ্ছে আংতুমুল ফোকার তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের ইমাম সাহ ফকির মুক্তাদিও ফকির পীর ফকির মুরিদ ফকির দরগাওয়ালা ফকির দুর্গ গাওয়ালা ফকির রাজা ফকির প্রজা ফকির আংতুমুল ফুকারাউল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির আল্লাহুয়াল হামিদ একমাত্র ধনীকে তাহলে ফকিরের কাছে চাওয়া যাবে ফকির কেন বলছেন দুনিয়ার ভিক্ষুকেরা একজন ভিক্ষুক আর একজন ভিক্ষুকের কাছে ভিক্ষা চায় না কারণ কি কারণ হলো ও যেরকম ভিক্ষুক আমিও তো ওরকম ভিক্ষুক আমার কি দিবে আল্লাহ সে কথা জানিয়ে দিলেন তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির মাজারওয়ালা ফকির দরগাওয়ালা ফকির আল্লাহ তার এই জন্য কোরআনে আর এক জায়গায় বলেছেন ইন্নাল্লাদিনা তাদুনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকো যাদের কাছে প্রার্থনা করো যাদেরকে পায়া মাধ্যম বানাচ্ছ ওরাও তোমাদের মতো আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা এই জন্য খবরদার তোমরা মানুষকে ভায়া মাধ্যম বানাইবা না এবাদত করবো কার এখন শিখায় কয় যে দেখো নবীও তো দুনিয়াতে আসছেন নবী না হইলে কি আমরা কোরআন পাইতাম আরে ভাই শিক্ষা দেওয়া ভিন্ন জিনিস আর এবাদত কি শিক্ষকের কাছে আমরা শিখব কোরআন শিখিয়েছি রসুলের কাছে এটা তো ঠিক কিন্তু রসুলের এবাদত করেছে সাহাবাইকেরাম এবাদত করার সময় কি সাহাবাইকেরাম বলেছে আমরা আমাদের কলবটা নবীজির কলবের মতো অর্জ করলাম তা করেছে নবীজির ছবি সাহাবাইকেরাম বুকের ভিতরে বসাইছে কোন হাদিস আছে তাহলে বুঝতে হবে কি ধোকা দেয় মানুষকে আপনারা খুব ভালো করে বুঝবেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত আমার দেশের লোকেরা বলে মূর্তির আল্লাহ বানাইছিল না না মিথ্যা কথা কোরআনের স্পষ্ট আয়াত আছে ওরা মূর্তি পূজা করত আপনি যেমন পীর পূজা করেন যে উদ্দেশ্যে ওরা মূর্তি পূজা করত সেই একই উদ্দেশ্যে স্পষ্ট আয়াত কোরআনে আছে কোরআনে আল্লাহ তারা বলছেন ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞেস করো কেন তারা মূর্তি পূজা করে আল্লাহ তারা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ তারা বলেন ওই লোকেরা বলে এই মূর্তিগুলো দেবদেবীগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী কি হিসাবে মূর্তি পূজকরা মূর্তি পূজা করত কি জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হিসেবে আমার দেশের মানুষেরা পীরের পূজা করে মাজারের পূজা করে কি জন্য সুপারিশকারী হিসাবে মিলাছে কিনা কোরআনের আর একটা আয়াত জিজ্ঞেস করো পূজারীদেরকে জিজ্ঞেস করো তারা বলবে আমরা ওইগুলোর পূজা করি না শুধুমাত্র একটাই উদ্দেশ্য জুলফা এইগুলো আমাদেরকে সামান্য হলেও আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে আমরা সেই জন্য পূজা করছি জোরে বলুন নাওজবিল্লা তাহলে ক্লিয়ার হয়ে গেল কোরআনের বক্তব্য যে মক্কার মোশেকরা যারা মূর্তি পূজা করত তারা কি মূর্তকে আল্লাহ বা খোদা মানত না বরং কি জন্য পূজা করত ভায়ার মাধ্যম মনে করত ঠিক একই উদ্দেশ্যে যারা ওই মূর্তির পরিবর্তে মাজার পূজা করে পীর পূজা করে পীরকে ভায়া মাধ্যম মনে করে তারা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে ভায়া মাধ্যম তৈরি করার কারণে এই লোকগুলো পরিষ্কার সেরে লিপ্ত হয়ে গেছে জোরে বলুন নওয়াজ কাফিরের ছবি আঁকে অন্তরের ভিতরে ছবি বসায় আমার ভাইয়ের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে কোন মূর্তি থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস তারা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি থাকে সেই অন্তরে কি আল্লাহর রহমত প্রবেশ করে তাহলে পীরের ছবি আর বসাইবে কেউ এবারে যান আজকে রাতে দেখবেন কি অবস্থা টাকা পয়সা স্তূপ হয়ে গেছে মাজারগুলোতে আমি জিজ্ঞেস করতে চাই বাজারওয়ালার টাকা দরকার আছে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন আছে ওই তিনটা প্রশ্ন যদি উত্তর ঠিক মতো দিতে পারে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসে আনসাদা কাবতি আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে মিনাল জান্নাতে মিনাল জান্নাতে আফতাহু জান্না ও আমার আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে ওর কবরে ওর গায়ে জান্নাতের বিছানা পোশাক পরিয়ে দান করিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওর কবরটাকে জান জান্নাতের সঙ্গে সুরঙ্গ করে দাও এরপরে জান্নাতের নিয়ামতে সে তার কবরটা পরিপূর্ণ হয়ে যায় ওর কবরটাকে দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের নিয়ামত দ্বারা পুরো কবরটা পরিপূর্ণ হয়ে যায় যেটা বলেন সুহান আল্লাহ তাহলে যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে থাকে উপরে চাদরা টাকা পয়সার দরকার আছে পক্ষান্তরে যদি কবরে রাখার পরে ওই তিনটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে না পারে আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয় আন কাজাবা এইখানে আব্দি বলেন নাই আল্লাহ তারা ও মিথ্যা বলেছে ওর কবরে জাহান নামের আগুনের পোশাক পরিধান করাইয়া দাও ও আলবে সুহমিনান রে জাহান নামের আগুনের বিছানা দিয়ে ওর কবরটা বিছিয়ে দাও অফতাহ বাবা নিলান রে ওর জাহান নামের আগুনের সাথে কবরটা সংযোগ দিয়ে দাও ওর কবরটা সংকীর্ণ হয়ে যায় এক পাশ থেকে চাপ দিয়ে আর এক পাশের হাড্ডিগুলো আঙ্গুলের ভিতরে আল্লাহ রসুল এভাবে ঢুকে দেখাইছেন এইরকম ভাবে এক পাশের পাজরের হাড্ডিগুলো আর এক পাশে গিয়ে ঢুকে পড়ে যায় এরকম সংকীর্ণ করে দেওয়া জোরে বলেন নাওজবিল্লা এইরকম অবস্থা যদি সত্যিকার আল্লাহ আলী হয়ে থাকে তাহলে তোমার চাদরের দরকার নাই আর যদি আল্লাহওয়ালা না হয়ে থাকে তাহলে তুমি কার কবরে চাদর দিচ্ছ এখন কবরে গিয়ে টাকা পয়সা দিচ্ছে আর লেখা আছে নিজ হাতে টাকা ফেলুন কারণ কি কারণ হলো পীর সাহেব না খেয়ে মরতেছে কবরে তাড়াতাড়ি টাকা দাও নিজের হাতে দাও যেন অন্যের হাতে না পড়ে ওই ল্যাংরা লুলা আতুর খোরা গুজা হাত নাই পা নাই ওই লোকগুলোর টাকা দরকার না কবরওয়ালার দরকার দরকার আনার দরকার না কবর আনার দরকার কিন্তু ওই যে লেখে নিজের হাতে টাকা ফেরুন কি জন্য লেখে বুঝতে পারছেন তো ওই কবরওয়ালার পাশে যারা আছে জীবিত পেটওয়ালা ল্যাংরালুলা ওদের হাতে না পড়ে এই গাঁজাখোররা সেই জন্য ওই সাইনবোর্ড গুলো লাগাইয়ে রাখে এখন আবার কবরের সাথে ঘুমটি লাগাই দিয়েছে টাকা দেয় আর কাজে কবুল হয়ে গেছে কি সর্বনাশ এই গোলাপসা কবর কি দেখেন না কবরের সঙ্গে ছিদ্র করে বেল লাগাই দিছে গুন্টি লাগাই দিছে টাকা দেওয়ার কাজে কবুল হয়ে গেছে কবরের কাছে গিয়ে ফরিয়াদ করায় চাদরের তালে মাথা দিয়ে ফরিয়াদ করায় উদ্দেশ্য টাকা হাল তেরা চাল হয় মকসুদ তেরা মাল হয় কি বললাম কবরে গেলে একবার আমার ভাই আছে একটা টিচার ট্রেনিং গেছিল বাগেরহাট খুলনাতে ওখান থেকে বাগেরহাট গেছিল খান জাহানের মাজারে সাথে আরো টিচাররা আছে প্রাইমারি টিচাররা ওইখানে একটা আউটবাট পার আছে ফরিয়াদ করাইবেন ফরিয়াদ তো ওদের তো আর তাহিদের জ্ঞান নাই ওরা চাদরের তলে মাথা ঢুকাইছে ঢুকাই এখন ওই কবরাদার কাছে বলে তো ওদের তো দরকার টাকা ওরা ফরিয়াদ করায় হে খাজা বাবা এই লোকগুলো এখানে টিচার ট্রেনিং এর জন্য আগমন করেছে আপনার দরবারে দোয়ার জন্য এসেছে ওরা আপনার কবরে দেড়শোটা টাকা দিবে আপনি ওদের দোয়ার করে কবুল করুন ওরা দেড়শো টাকা দিবে এখন ওরা চাদরের তরে বসে কয় না খাজা বাবা আমরা ট্রেনিং আসছি এত টাকা দরকার নেই দেওয়াতে সম্ভব না আমরা তোমাকে পঞ্চাশ টাকা দিব আমার ভাই ছিল একটা মাছ লাচ্ছি এখন ওঠো না এরপর তো মা মাদাল্লা খেপলো তার উপরে মাস্তান সব কঠিন বিপদে পড়ে গেছিল দেখ শেষ পর্যন্ত আমরা আবার ফোন টোন পাইয়ে তারপরে নইলে ওখান থেকে বের হয় কঠিন ছিল জান নিয়ে আসতে পারতো না পুলিশ পাঠাইয়ে তারপর উদ্ধার করেছে এদেরকে এই যে অবস্থাটা কারণ মাজারের ক্ষতি করছে না সে এই যে ব্লিজ গুলো আজকের রাত্রে গিয়ে দেখেন না আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিয়েছেন যারা কবর আল্লাহর কাছে প্রার্থনা করে নামাজারে বলছি কি ওয়াইয়া কানাস্তাইন আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই এখন সাহায্য চাই কার কাছে কবরওয়ালার কাছে ইয়া গাউসু হে গাউস সাহায্য করো ইয়া আলী ইয়া ফাতেমা ইয়া আজরাইল ইয়া মিকাইল ওই তাবিজের বই তো দেখা যায় লেখা আছে এগুলো সাহায্য তো কার কাছে আজরাইলের কাছে না আল্লাহর কাছে সব আল্লাহর গোলাম আপনি আল্লাহর গোলাম এই জন্য খবরদার এই সেরেক গুলো রাত্রে কি করে কবর গিয়ে শেষ দাও করে আল্লাহ আকবার আমি অনেকবার বলেছি যে আল্লাহ সুবাহ কত পরিষ্কার করে দিয়েছেন আমাদের নবীজিকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করেছেন ইয়ারসুল আল্লাহ আপনি তো উভয় জগতের বাদশাহ সৈয়দ আব্বালিন আখিরিন দুনিয়ার বাদশাহ রোমের সম্রাট পারস্যের সম্রাট দুনিয়ার বাদশাহ লোকেরা এদের শ্রদ্ধা করে আপনাকে আমরা শ্রদ্ধা করব না হাদিস খুলে পড়ুন আল্লাহর হাবিব ফরমান ও আমার সাহাবির আসনে রেখম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো সামনে যদি সেজদা করা জায়েজ হতো আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে সেজদা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া কারো জন্য সেজদা করা জায়েজ নেই সেই জন্য তোমরা আমাকেও সেজদা করতে পারবে না আর কোন মেয়ে লোক তার স্বামীকেও সেজদা করতে পারবে না পরিষ্কার হয়ে গেল আমাদের আল্লাহর নবীর এই শরিয়াতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো প্রকার সেজদা করা যায় নাই হারাম সেজদা এবাদত জায়েজ নাই তাজিমের সেজদাও জায়েজ নাই ওই ফকিরদের দরবারে যাও ওরা বলবে সেজদা দুই রকম একটা হলো এবাদতের সেজদা আর একটা তাজিমের সেজদা ওই তাজিমের সেজদা মাজারে করা যায় পীরের পায়ে করা যায় মা বাপকে করা যায় ওস্তাদকে করা যায় জায়েজ করে দিল আল্লাহর নবী করেছেন হারাম এরা করলো কি আমার ভাইয়ের একটু চিন্তা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যত নামাজ ফরজ করেছেন সব নামাজের মধ্যে রুকু সেজদা ফরজ করে দিয়েছেন ফজরের নামাজ পড়বে রুকু সেজদা করা ফরজ জোহরের নামাজ পড়বে রুকু সেজদা ফরজ আসরের নামাজ পড়বে রুকু সেজদা ফরজ মাগরিবের নামাজ পড়ো রুকু সেজদা ফরজ এশার নামাজ পড়ো রুকু সেজদা ফরজ জুমার নামাজ পড়ো রুকু সেজদা ফরজ ঈদের নামাজ পড়বে রুকু সেজদা ফরজ যত রকম নামাজ আছে সব নামাজে রুকু এবং সেজদা করা ফরজ করে দিয়েছেন রুকু সেজদা না করলে তোর নামাজ হবে না ঠিক কিনা কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তাহলে রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না জানাজার নামাজ যত বড় পীর বুজুর্গের হোক না কেন তুই রুকো করতে পারবি না শেষ দাও করতে পারবি না জানাজার নামাজ যদি বাবা আদমের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ ইব্রাহিম আলাইহিসালামের হোক না কেন তুই রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আদম ইসলাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোন নবীর হোক না কেন রুকু সেজদা করা যাবে না জানাজার নামাজ আবু বকর ওসমানের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না জানাজার নামাজ আব্দুল কাদের জিলানি আর ওই যে খাজা মরিন চিস্তি শাহজাদা রহমাতুল্লাহ আলাইহিম যারই হোক না কেন তাদের কবর তাদের জানাজায় রুকু সেজদা করা যাবে না কারো জানাজায় রুকু সেজদা আছে যত বড় বুজুর্গ হোক জানাজার সময় রুকুসেজদা আছে কেন নাই সব নামাজের রুকুসেজদা করা ফরজ আর জানাজার নামাজের উকুশেজদা জায়েজ নাই কেন নিষেধ করা হলো একটু চিন্তা করে দেখো অন্য সব নামাজে তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো গায়রুল্লাহ কোনো ভায়া মাধ্যম নাই কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা লাশ আছে লাশ তুমি যদি জানাজার নামাজে আল্লাহর জন্য চেষ্টা করো রুকু করো ওই ভণ্ড পীরেরা ওই মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি বলবে ওই তো বুজুর্গকে সম্মান করা হলো তাজিমের চেষ্টা করা হলো তোমাকে বিভ্রান্ত বিভ্রান্ত করবে গুমরা করবে সেজন্য আল্লাহ রব্বুল আলমিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন জোরে বলুন সুহান আল্লাহ কি সুন্দর সময় ছিল যখন বুজুর্গ একেবারে সামনে সেই সময়ে তুমি রুকু করতে পারলে না শ্রদ্ধা করতে পারলে না তোমার সামনের থেকে যখন লাশটা কবরে চলে গেল মাঝখানে আড়াই মন মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন বিবেক মাজারে চেষ্টা করার জন্য অনুমোদন করলো কবরে চেষ্টা করা যায় না হারাম কিন্তু গিয়ে দেখেন না কিরকম সেজা চলছে এখন কিরকম টাকা পয়সা দিচ্ছি স্তূপ হয়ে গেছে ও আমার ভাইয়েরা প্রার্থনা করবো কার কাছে এজন্য বলা হয়েছে মোর্শেকের দোয়া কবুল হয় না মোর্শেকের দোয়া কবুল হবে না এই শিরিক হয় মানুষকে ভায়া মাধ্যম বানাবার মাধ্যমে এই সেরেক হয় মানুষকে আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে মানুষের কাছে চাওয়ার মাধ্যমে এই সেরেক হয় মানুষকে চেষ্টা করার মাধ্যমে এই সেরেক হয় আল্লাহর সাথে অন্য কাউকে আইন বিধান দেওয়ার মালিক বানাবার মাধ্যমে এই সেরেক হয় রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাবার মাধ্যমে আছে কিনা এই যে মূর্তিগুলো শহরে বানাচ্ছে এগুলো কি সেরেক না এই সেরেক করো কেমনে বিশেষ দিবসে স্কুলের কচি কচি বাচ্চাদেরকে নগ্ন পায়ে হাঁটিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড় করিয়ে নিরবতা পালন করা কার এবাদত মূর্তির এবাদত নামাজে দাঁড়িয়ে এবাদত করা যদি হয় আল্লাহর জন্য তাহলে মূর্তির সামনে দাঁড়িয়ে থাকলে কার এবাদত করছো তুমি এই এবাদত যারা করে তারা সেরেক করে কিনা পরিষ্কার সেরেকে লিপ্ত আছ এরকম ভাবে আল্লাহর আইন যদি পরিবর্তন করে কেউ নিজের আইন তৈরি করে তারা আল্লাহর সঙ্গে সিরিক করলো কিনা খালি সিরিক না ওরা আল্লাহর আসনে বসে গেছে কারণ আইন তৈরি করার অধিকার কার কোরআনে পরিষ্কার বলা আছে আলাহুল খলকুয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কেবল তার এইখানে আল্লাহ আইন দিলেন যদি চোর বন্ধ করতে চাও চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন শোনো আসারে কো আসারে কত ফক্তাহ দিয়া হুমা জাজা মা কাসাবা চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওরা ধরা পড়লে ওদের হাত কেটে ফেলো আইনটা দিল কে এখন এই আইনটাকে বাতিল করে যারা বিকল্প আইন তৈরি করলো জরিমানা আর জেল দিল তারা আল্লাহর জায়গায় বসে গেল কিনা সেরে করলো কিনা খালি সেরেক করে নাই নিজেরা কি হয়ে গেছে নিজেরা ভণ্ড আল্লাহ হয়ে গেছে ফেরাউন আল্লাহ দাবি করেছিল না এই আল্লাহর আসনে বসে গেছে এরকম ভাবে আল্লাহ তারা হুকুম দিলেন মদ হারাম ওই লোকগুলো বলল মদের লাইসেন্স থাকলে হালাল ঠিক কিনা আল্লাহ বলছেন সুদ হারাম ওই লোকগুলো কইল সুদের লাইসেন্স থাকলে হালাল বৈধ যে কারণে Sonali bank Rupali bank Pubali bank Janata bank Grameen bank Asha bank আর যত আছে ব্যাংক সব ব্যাংক চলে কিছে হালাল করলো কারা সরকার কে হালাল করে দিয়েছে আল্লাহ কি করেছেন আল্লাহ করলেন হারাম মানুষে করল হালাল ও আমার ভাইয়েরা আল্লাহর হারামকৃত জিনিসগুলোকে যারা হালাল করে দিল তারা মুসলমান থাকবে কিনা তাহলে কি মুসলমান এই জন্য খেয়াল রাখবেন দেখবেন যে রাত্রে এবাদত কেমনে করে আল্লাহ হাবিব ফরমান কয়েক প্রকার মানুষের এবাদত কবুল হয় না তার মধ্যে এক নম্বর হলো মুশরেক এক নম্বর কি যে আল্লাহর সঙ্গে শিরিক করে একটা হচ্ছে রাষ্ট্রীয় সেরেক আর একটা হলো ধর্মীয় সেরেক কয় রকম একটা হলো পীরের সেরেক মাজারের সেরেক আর একটা হল রাষ্ট্রীয় মূর্তি পূজার সেরেক আল্লাহর পরিবর্তে আইন তৈরি করার সেরেক আল্লাহর পরিবর্তে মানব রচিত আইন দিয়ে বিচার করার সেরেক এই সব গুলো যারা বর্জন করবে আল্লাহ তারা তাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন আর যারা সেরেকে লিপ্ত থাকবে আল্লাহর হাবিব ফরমান তাদের গুণা আমি ক্ষমা করব না আল্লাহ তারা তাদের গুণা ক্ষমা করবেন না ধরে বলুন আল্লাহ এজন্য খেয়াল রাখবেন সিরেক মুক্ত এবাদত করবেন যতটুক করে আল্লাহ কবুল করবেন তবা করবেন কবুল করার মালিককে সবে বরাতের কোনো বিশেষ এবাদত নাই খাস কোন এবাদত নাই এগুলো মানুষ তৈরি করেছে এই সবে বরাতের যতটুকু সহি অতটুকু আমি বললাম এরপরে এই সাবে বরাত আসলে মানুষ একদল আছে সালাতুর তসবি নামাজ পড়ায় যাবেন বড় বড় মসজিদ আছে ইমাম সাহেবরা আরেকটা বেদাত তৈরি করে দেখায় বুজুর্গি আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে সবে বরাতে এরকম সালাতুত্তসবির নামাজ পড়াইছেন তার কোন প্রমাণ আছে আপনারা দলিল চান এই যে বড় বড় ইমাম সাহরা বড় বড় মসজিদ আছে পড়াচ্ছে এই মহল্লারও অনেকে সেখানে যায় আমাকে একজন বলেছিল যে অমুক মসজিদে এই রাত্রে সালাতুক নামাজটা জামাতে পড়ায় আমরা কি এটা পারি না আমি বললাম যে আল্লাহর নবী তো পড়ান নাই আবু বকর পড়ায় নাই অমর পড়ান ওসমান পড়ান নাই আল্লাহর নবীর সাহাবিদের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না এমনকি এখন নতুন কিছু ইমামরা তৈরি করেছে এই যে তৈরি করল এটার নাম কি বেদাত এই বেদাত গুলো বর্জন করতে হবে এইরকম ভাবে সালাত উত্তসবি আর একটা আছে সালাতে আলফিয়া এইগুলো মকসুদুল মমিনী এরকম আরো কিছু বাজারের বই আছে এরা তৈরি করেছে কি সুন্দর বয়ন করেছে আলফিয়া মানে এক হাজার হাজার বিশিষ্ট নামাজ তার মানে হচ্ছে ওদের বইতে লেখা আছে যে একশো রাকাত নামাজ পড়বে দুই রেখাত করে প্রত্যেক রাকাতে একবার আলহামদুসুরা দশ বার কুলহল্লা তাহলে দশ বার যদি কুলহল্লা পরে এক এক রাকাতে একশো রাকাতে কতবার হবে এক হাজার বার কি নামাজ হয়ে গেল সালাতুল আলফিয়া এটা বানাইলো এর কোন ভিত্তি কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ নবী করেন নাই সাহাবিরাও করেন নাই আর একটা আছে সালাহাতুর্রা গায়েব একবার কুলহু আল্লাহ একবার আলহামদুসুরা তিনবার কুলহু আল্লাহ আর পরেরটা কি সুরায় কাফের তিনবার কুলহল্লা তিনবার এই সমস্ত নামাজ সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন হাদিসের যত সবে বরাত সম্পর্কে এখন দুনিয়ার কম্পিউটারে সার দিলে সব হাদিসগুলো চলে আসে এই পৃষ্ঠগুলো সব এই সর্বরাত সম্পর্কে যত হাদিস আছে একেবারে মাক্তাবায় সামেলা ষোলো হাজার কিতাব সানবিন করে যেখানে যা আছে সব একাত্র করে এখানে সংক্ষিপ্ত নিয়ে আসা হয়েছে দুনিয়ার কোন মহাদ্দেশ কোন আলেম যারা আমাদেরকে গালি গালাজ করে ওদেরকে বলবেন যে পারলে বেটা সামনে গিয়ে হাজির হ তোদের লক্ষ লক্ষ মুড়ি যাচ্ছে পিছনে বসে চিল্লাও কি জন্য সামনে আর দলিল প্রমাণ নিয়ে ওই চরমনার মুড়িদরা উৎপাত করেছিল কয়েকদিন এরপর একদিন জুমার পরে আমি লিখে দিলাম যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাস করতে চাইলে আমি বসবো তাদের প্রমাণ করতে হবে তাদের ভেদে মারে ভেদে লেখা আছে যে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ মাফ করতে চায় না পীর সাহেব অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বলে ওই অনুনয় বিনয় করার কারণে আল্লাহ মাফ করে এইটা যদি প্রমাণ করতে পারে আমি নিজে তবা করে সারা জীবন চরমানে গোলামি করব আর প্রমাণ করতে না পারলে এই বইগুলো বাজাত করে বাজার থেকে উঠাই নিয়ে তবা করতে হবে আজ পর্যন্ত আর ফিরে আসে আমি আজকেও এই রাতে চরমায় মরুদদেরকে বলছি বেদে মারে ভাতে প্রথম দেখা এই কিতাবটা আছে কিনা এই লেখা আছে কিনা যদি না থাকে আমাকে জুতা দিয়ে কুটাও আমাকে গুলি করো আর যদি থাকে তাহলে দুই নাম্বার কাজ প্রমাণ করো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে না পারলে খামাখা বড় বড় মাহফিলে বদনাম করতে যেও না এই রায়ের বাজার একটা মাহফিল করেছে পুরা মাহফিলে আমার বদনাম করেছে কালকে হাই স্কুলের মাঠে মাহফিল করেছে পুরা মাহফিলে নাকি আমার বিরুদ্ধে বদনাম করে গেছে প্রমাণ করো এই চরমনায় ফিরে আর এক বই মহাজে সাকিয়া ওই বইতে লেখা আছে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা লেখা আছে পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ কি লেখছে এই প্রচলিত পীরের কাছে মুড়ি ধোয়া ফরজ শয়তানেও বলে নাই শয়তানেও বলে নাই এরপরে লেখছে যদি কারো দুইজন পীর থাকে তাহলে দুইজন পীর যদি আল্লাহ কবুল করে নেয় দো পীর দো ডানা पकड़ তুমি ভেস্ট মেলে में ले খরচ নেই তোমার দুই পীরে দুই ডানা ধরিয়া ভেস্ট লয়ে দেবে কোনো অসুবিধা নাই তাহলে চারজন পীর ধরে তার সুবিধা চারটে হাত পা ধরে একটা ঠ্যাং ধরে ব্যাঙ্গের মতো বেহেস্তে ফেলাই পড়ে দেবে এই সমস্ত ভণ্ডামি লিখেছে আর এইগুলো যখন আমরা ধরাই দেই তখন তারা চিল্লা চিল্লি করে আমি বলেছি চিল্লা চিল্লি করো না আগে দেখো বইতে যা বলেছি আমি আজকে বলছি যা বললাম এটা ওই বইতে আছে কি না যদি না থাকে আমাকে গুলি করো আর যদি থাকে দুই নাম্বার কাজ প্রমাণ করো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে আমি তবা করব আমি গুণাগার হতে চাই না আমি অন্যায় কাজ করতে চাই না যদি কোরআন হাদিসে থাকে আমি তবা করব আর যদি কোরআন হাদিসে না থাকে তাহলে নিজে যেমন গুনার থেকে বাঁচা জরুরি আমার বক্তব্য যারা শুনে তাদেরকেও এই সমস্ত শিরিক থেকে বাঁচানো জরুরি হয়ে যায় সেজন্য আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে এজাহার হকের জন্য এগুলো প্রকাশ করে দেওয়া জরুরি অনেকে বলে হুজুরের তো গিবাদ করা হয় আল্লাহ তারা শয়তানের কথা কোরআন উল্লেখ করেন নাই আবু লাহাবের কথা উল্লেখ করেন নাই ফেরাউনের কথা উল্লেখ করেন নাই এইগুলো কি না বোঝা গেল যারা ইসলামের ক্ষতি করে ইমান নষ্ট করে মানুষকে সেরেকে ঢুকায় পেটাতে ঢুকায় তাদের সব গুমরাহিগুলো স্পষ্ট বয়ান করে দেওয়া ওলামায় হকানিদের জন্য ফরজ আইন হয়ে যায় আমরা সেই দায়িত্ব পালন করছি যদি তোমাদের কোনো জবাব থাকে আসো খোলা ময়দানে তবে খোলা ময়দানে আমি শর্ত দিয়েছি খোলা ময়দানে বহাত হবে সাংবাদিক থাকবে সব মানুষ থাকবে নইলে তারা বলবে জসিম সাহেবের কাছে আগে বলছে না এই এলাকায় প্রচার করে বেড়াইছে কোন দিন হজর পর আসছে আমি ছিলাম না প্রচার করে আমরা গেছি জসিম সাহেবকে পাই নাই পালাইছে ওই বেটা শুক্রবারে আস জুমার পরে সবসময় থাকি আজকেও বলি দল বেঁধে আস দুনিয়ার সব নিয়ে আস জসিম সাহেব পাও কিনা দেখো জসিম সাহেবের তোদের মতো বেকার না জসিম সাহেব কালকেও চারটে প্রোগ্রাম করে চারটে ভালো করেছি কালকে আজকে বন্ধু আমি মাগরীবের আগেও বয়ান দিয়েছে এক জায়গায় জসিম সাহেব বেকার না তোর আইলি পাবি তারিখ দিয়ে আস ন্যায় দোষীকে পাও কিনা এইসব বেহুদা ভণ্ড লোকগুলো মানুষকে সেরেকের মধ্যে ঢুকাচ্ছে আর এগুলো কি লেখছে জানেন বেদে মারে হতে পনেরো নম্বর পৃষ্ঠা লেখছে জনৈক বুজুর্গ যাচ্ছিল দেখে একজন বৃদ্ধ একটা লাশ নিয়ে কাঁদছে বৃদ্ধকে বুজুর্গ জিজ্ঞেস করেন তুমি কাঁদছো কেন হুজুর আপনার কাছে বলে লাভ কি আমার একটা ছেলে ছিল আল্লাহ তারা ছেলেটাকে নিয়ে গেল একটা বারো বছরের নাতি ছিল সেই নাতিটা একটা গাভীর লালন পালন করে দুধ খাওয়াই আমাকে বাঁচাই রাখতো এখন সেই নাতির লাশটা দেখতে পাচ্ছেন নাতিটাও মরে গেছে এই জন্য কাঁদছি বুজুর্গ সাহেব জিজ্ঞেস করে নি কি সত্য বলেন সত্য হওয়াতে কোনো মিথ্যা নাই কোনো সন্দেহ নাই বুজুর্গ সাহেব বলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও লেখা আছে বেদে মারে ফাতে ছেলে দাঁড়িয়ে গেল এরপরে এরপরে ছেলে তার মায়ের কি দাদির করে চলে গেল দাদি জিজ্ঞেস করলো তুমি তো মরে গেছিলে কেমনে জীবিত হইলা ছেলে বলল এই বুজুর্গ আমাকে জীবিত করিয়াছেন কয়বার আসে খেয়াল করেন আমি বইয়ের হুব রিডিং পড়তেছি বই আমার সামনে চোখের সামনে বই আমার বাসায় আছে কেউ দেখতে আমি এখন আনাই দেখাবো যদি কেউ চ্যালেঞ্জ করে যে বইতে নাই আমি এখন আনাই দেখাবো এরপরে এই খবর খাটি মুসলমান বাদশার কাছে পৌঁছানো হইল বাদশাহ বুজুর্গ সাহেবকে দরবারে ডাকায় জিজ্ঞেস করিলেন হজুর আপনি এই বিরিদ্ধার বাচ্চাকে কেমনে জীবিত করলেন বুজুর্গ সাহেব বলিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও বাদশাহ বলেন আফসুস আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করিব তার আন্দাজ নাই মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো তার আন্দাজ নাই প্রশ্নবোধক চিহ্ন এই লোকটার একটা মাত্র ছেলে ছিল তাকেও আল্লাহ নিয়ে গেল এরপরে ছিল একটা বারো বছরের নাতি কোন রকম দুগ্ধ খাওয়াইয়া বাঁচাই রাখছিল তাকেও নিয়ে গেল এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্ব গ্রহটা ছিনাই নিয়ে আসিয়াছি এই যে গল্প লেখা আছে আল্লাহর কাজ কি আন্দাজ মতো না বেআন্দাজে হয় এই যে প্রশ্ন করলো আল্লাহর আন্দাজ নাই কোরআনে স্পষ্ট আয়াত ওয়াকুল্লা শাইন খলাক না হবে কাদার আল্লাহ আমি সব কাজগুলো পরিমাণ মতো সৃষ্টি করি আন্দাজ মতো সৃষ্টি করি আল্লাহর উপরে কারো প্রশ্নের অধিকার নাই আল্লাহ তারা যা করেন সেইখানে কারো প্রশ্ন করার কোন সুযোগ নাই তাহলে এখানে আল্লাহর উপর প্রশ্ন শুনে দেওয়া হয়েছে এই সমস্ত কাহিনী এরপর তো আসি বুজুর্গরা পলাপলি খেলতে খেলতে আরো চলে যায় আছে না রাবেয়া বসরি পলাইছে আরো তলে হাসান বসরি খুঁজে পায় না সাত আসমান তুমি খুঁজে পায় নাই জিজ্ঞেস করলো কই গেল কই যে তুমি পাইবা কেমনে আমি আরো তলে গিয়ে পলাইছিলাম এক লাখে চলে গেছে আরো তলে আল্লাহর নবী যখন মেয়েরা মেরাজে গিয়েছিলেন তখন প্রত্যেকটা আসমানে জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে কে তুমি তোমার সঙ্গে কে বলে মোহাম্মদ সাল্লাহ নিয়ে আসছি তারপর দরজা খোলা হলো মার হাবা বলা হলো আর এখানে দরজা খোলার দরকার নাই সব লাভ দিয়ে চলে গেছে এই সমস্ত গাঁজাখড়ি গল্প এই সমস্ত বীর মরিদের মধ্যে এই সমস্ত সিরিক এই ভায়া মাধ্যমের সিরিক এই আল্লাহকে বাদ দিয়ে ভায়া মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না এইগুলো শিখানো হয় পরিষ্কার মনে রাখতে হবে ওস্তাদ এবং শিক্ষক ভিন্ন জিনিস কোরআন শিখার জন্য ওস্তাদ দরকার আছে হাদিস শিক্ষার জন্য ওস্তাদ দরকার আছে শিক্ষক থেকে আমরা কোরআনের এলেম শিখবো হাদিসের এলেম শিখবো কিন্তু এবাদত করবো সরাসরি কার নামাজদার ইবাদত করি কার এই আঁকা না বুধু ডাইরেক্ট না ভাই মাধ্যম এরকম ভাবে হজের সময় বলি লাভবাহিক আল্লাহ লাভবাহিক ডাইরেক্ট না ভাই মাধ্যম লাভবাহিক আল্লাহ লাভবাহিক যখন বান্দারা বলে আল্লাহ কয়ে যে না তোর লাভবাহিক শুনবো না তোর দিনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা কোনো পীর বাবা আছে কিনা এগুলো আগে উঠা তখন বান্দা কায় লাভবাহিক লা এলাকা লাভবাহিক না তোমার কোনো শরিক নাই কোনো অংশীদার নাই সব উৎখাত করে দিয়েছি কেবল ডাইরেক্ট তোমাকে ডাকি লাভবাহিক লা এলাকা লাভবাহিক এরপরে ইন্নাল হামদা অন্য লাকা ওয়াল মুলকা লা শারিক এলাক কোন ভাইয়ের মাধ্যম আছে নামাজের মধ্যে ভায়া মাধ্যম নাই হজের মধ্যে ভায়া মাধ্যম নাই কোন এবার ভায়া মাধ্যম নাই ভায়া মাধ্যম লাগে কোন সময় জেকের করতে গেলে কোন সময় এই জন্য খবরদার নামাজের মধ্যে যে আল্লাহর ইবাদত করি হজের মধ্যে যে আল্লাহর ইবাদত করি তসবি তাহারির এবং জিকিরের সময় সে আল্লাহর কি করব নামাজের মধ্যে যেরকম ডাইরেক্ট আল্লাহকে ডাকি জিকিরের সময় ডাইরেক্ট কি করবো আল্লাহ কি কোন ভাইয়ের মাধ্যম ধরা যাবে কোন পীরের মাধ্যম কোন মাজারের মাধ্যম কোন অলি আল্লাহর মাধ্যম কোন বুজুর্গের মাধ্যম কোনো কিচ্ছু করা যাবে সিরিক শিরিক এগুলো কি এই সেরেক মুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ইবাদত করো আল্লাহ তারা কোরআনে ওয়াদা করেছেন কি সুন্দর কথা পীর কয়ে যে বেশি গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না আর আল্লাহ কি কয় শোনো আল্লাহ তারা আল্লাহ তারা শুনে আল্লাহ কি কয় আল্লাহ তারা বলছেন অকাল রব্বুকুম ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين সূরা মুমিন চল্লিশ নম্বর সুরার ষাট নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন কে ঘোষণা করছেন তোমাদের রব আল্লাহ বলছেন তোমাদের রব এর আল্লাহ বলেন নাই কি বলছেন তোমাদের রব রবের জন্য বলছেন যেমন রবে লালন পালন করে খাওয়া দাওয়া করায় এইরকম ভাবে মা বাপ ছেলে অন্যায় করে মা বাপ ডাকে ছেলে ভয় পায় আসো আসো আব্বুর কাছে আসো আম্মুর কাছে আসো আমি তো তোমার আম্মু তোমার আব্বু ভয় নাই ঠিক এরকম আল্লাহ তারা বলছেন অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন কে ঘোষণা করছেন কি সুন্দর ডাক উদৌনি তোমরা আমাকে ডাক দাও আস্তাজিবি লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব নিশ্চয় যারা আমার এবাদত থেকে যারা অহংকার করে আমার এবাদত থেকে যারা সরে থাকে ভাই আমার দম ধরে জাহান্নামা দাখিরিন ওরা সরাসরি অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ বলছেন ডাক দাও ডাকে সারা দিব কত নাম্বার সুরা চল্লিশ নাম্বার সুরা ষাট নাম্বার আয়াত এরপরে আল্লাহ তারা আরো সুন্দর করে বলছেন আল্লাহ একবার কি সুন্দর বলছেন আল্লাহ তারা আরো আয়াতে বলছেন নাব্বে এই নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন নব্বে এবাদি কি সুন্দর করে বলছেন আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন আমার পক্ষ থেকে আন্নি আনাল গফুর রাহিম আমি বড় গফুর দয়ালু ক্ষমাশীল তোমরা যে আল্লাহকে ডাকছ সে আল্লাহ রাগান্বিত নন সে আল্লাহ ক্রধান্বিত নন সে আল্লাহ কোন রুষ্ট নন সে আল্লাহ বড় দয়ালু আন্নি আনাল গফুর রাহিম আমার বান্দাকে জানিয়ে দিন আমি বড় দয়ালু আর ক্ষমাশীল আল্লাহ তারা আরো বলছেন আল্লাহ তোমাকে ডাকলে তুমি শুনতে পাও কিনা আমরা তো অনেক দূরে আছি আল্লাহ তারা বলছেন না না শুনে রেখো আমি তোমাদের কাছে আছি পঞ্চাশ নাম্বার আয়াতের ষোলো নাম্বার আল্লাহ বলছেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের সারগের চোখ আছে এটা বলার অর্থ কি ভাই মাধ্যম ধরার জন্য আয়াত বোঝেন আয়াত কোন বড় বড় পীর কি বলল আর সেইটা দিয়ে আপনারাও পাগল হয়ে যান হাতেমবাগের ক্ষতি গুমরা হয়ে গেছে হাতেমবাগের ক্ষতি গুমরা হয়ে নাই হাতেমবাগের ক্ষতি স্পষ্ট কোরআনের আয়াতের দলিল নাম্বার বলে দিচ্ছে আল্লাহ বলছেন সুরায় কফের পঞ্চাশ নাম্বার ষোলো নাম্বার আয়াতে ও নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে এ কথা কেন বলছেন ভায়া মাধ্যম ধরার জন্য কোন ভায়া মাধ্যম ধরতে পারবে না কোন খাবা বাবা গাদা বাবা পীর বাবা লেংটা বাবা কোন ভায়া মাধ্যম থাকবে না আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের গর্দানের সাহারগের চেয়েও কাছে ওয়ারিদ অরিদ একটা মোবাইল কোম্পানির নাম ছিল না ওর সময় আরবরা মালিক ছিল এজন্য নামটা দিয়েছিল ভালো নাম অরিদ মানে হচ্ছে গরদানের স্মারক যে রদ দিয়ে কথা বলে মানুষ ওরা বুঝাইল যে এই অরিদ কোম্পানির মোবাইল ব্যবহার করলে তুমি যার সঙ্গে কথা বলো সে তোমার গরদানের কাছে তুমি বলবা সঙ্গে সঙ্গে তার কানে পৌঁছে যাবে একটা অর্থ থাকে না উদ্দেশ্য থাকে না নাম দেওয়ার তারা এই নামটা দিয়েছিল কোরআনের থেকে নিয়ে কোরআনের কফ পঞ্চাশ নাম্বার সুরা ষোলো নাম্বার আদি শব্দটা আছে এখানে আল্লাহ তারা বলছেন আমি বান্দার গরদানের সাহারগের চোখ আছে আল্লাহর এলেন আল্লাহ সব জানেন আমাদের সিনার মধ্যে অন্তর মধ্যে কে সব জানেন কে এই জন্য খবরদার এই পীরগুলো লেখে ব্যবসাটা কেমন দেখেন পীরের আদব দেখবেন প্রত্যেকটা পীরের দরবারে বই আছে পীরের সাথে মোলাকাত করার আদব সেখানে অনেকগুলো আদব লেখা আছে কিছু আছে এরকম যে পীরের সাথে দেখা করে বের হওয়ার সময় পিস বাজে হাঁটতে হবে পীরের দিকে পিস বা দেওয়া যাবে না এরপরে আর একটা মেইন জিনিস যেটা সেটা হচ্ছে এই পীরের সাথে খালি হাতে দেখা করা যাবে না কিছু নিয়ে যেতে হবে এ হাল তেরা চাল হয় মাকসুদ তেরা মাল হয় এগুলো মুখস্থ করবেন কি বললাম ये हाल तेरा चाल है ये हाल तेरा चाल है मकसद तेरा माल है কাজে এগুলো মাল এটি আসল যে পীরের সঙ্গে খালি হাতে সাক্ষাৎ করা যাবে না এই সমস্ত তরিকা তৈরি করেছে মানুষেরা সাহাবাই কেরামদের কোন পীর ছিল তাবেইনদের কোন পীর ছিল চার ইমামের কোন পীর ছিল ইমাম বুখারি কোন পীর ছিল এই সমস্ত লোক তৈরি করেছে পরবর্তী মানুষেরা এখন চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া এই সমস্ত তরিকাগুলো তৈরি করেছে এজন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন وإذا سألك عبادي عني فإني قريب হে নবী যদি আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি কোথায় আছি আমি কত দূরে থাকি আমি ভাই আমার দম লাগে কিনা আল্লাহ তারা বলছেন হে নবী যদি আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে করিব আমি তো বান্দার কাছেই আছি আমি বান্দার ডাকে সাড়া দেই যখনই সে ডাক দেয় যখনই সে আমাকে আহ্বান করে আমি সঙ্গে সঙ্গে বান্দার ডাকে সাড়া দেই কি বলছেন সুরা বাকারা দুই নাম্বার সুরার একশত ছিয়াশি নাম্বার আয়াত এই আয়াতটা একটা রহস্যজনক আয়াত একটু বুঝাই তাহলে বুঝবেন কোরআনের একটা বর্ণনা ভঙ্গি আছে অনেক জায়গায় এরকম আয়াত আছে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে আপনি উত্তর দিন কথাটা কি আছে আপনি উত্তর দিন যেমন আমি দেখাই কয়েকটা ইয়াস আলু আহিল্লা হে নবী আপনাকে লোকেরা নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে কুল আপনি বলুন কি শব্দ আছে কুল আপনি বলুন এই চাঁদ হচ্ছে নতুন চাঁদ হচ্ছে মানুষের জন্য একটা স্থায়ী ক্যালেন্ডার সময় নির্ধারণকারী হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে হায়েজ নেফাস অবস্থায় মেয়ে লোকদের সঙ্গে সহবাস করা যাবে কিনা কুল আপনি বলুন কি বলা আছে কুল আপনি বলুন যে না হুয়া আজান এই অবস্থায় মেয়ে লোকেরা না পাক তোমরা এ সময় মেয়ে লোকদের থেকে দূরে থাকো আলাদা থাকো কুল আপনি বলে দিন হে নবী আপনাকে লোকেরা রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে রুহ আপনি বলুন রুহটা হচ্ছে আল্লাহর আদেশ কুল আপনি বলুন কানিল আনফাল আপনাকে লোকেরা আনফাল সম্পর্কে জিজ্ঞেস করবে কুলিল আনফাল আপনি বলুন আনফাল হচ্ছে লিল্লাহি কানিল কালালা হে নবী আপনাকে লোকেরা কালালা সম্পর্কে জিজ্ঞেস করবে কুলিল্লাহু ইউফতিকুম কালালা কুল আপনি বলুন আল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ফতুয়া দিচ্ছেন কালালা সম্পর্কে কুল কুল সব জায়গায় সেই একই ধাঁচে এখানে আসছে হে নবী যদি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে তাহলে বলা দরকার ছিল কি কুল আপনি বলুন বলা দরকার ছিল না ওই আগের নিয়মে বর্ণনা ভঙ্গি অনুযায়ী বলা দরকার ছিল কি কিন্তু না বিষয়টা আল্লাহ প্রসঙ্গ আল্লাহ প্রসঙ্গ যখন আসে তখন আল্লাহর মধ্যে আর কোনো ভায়া মাধ্যম থাকে না সেই জন্য আল্লাহ সুবহান এইখানে কোরআনের বর্ণনার ভঙ্গি পাল্টে দিয়ে কুল শব্দ বাদ দিয়ে আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন বান্দা যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে আমি তো বান্দার কাছে রয়েছি কুল শব্দ এখানে আর নাই কেন এখান থেকে উঠিয়ে দেওয়া হলো আল্লাহর প্রসঙ্গ আসলে আল্লাহর মাঝে বান্দার মধ্যে আর কোনো ভায়া নাই কোনো মাধ্যম নাই নবীও থাকবে না রোজ অলিও থাকবে না পীর থাকবে না বুজুর্গ থাকবে না সব কিছু বাদ দিয়ে বান্দা সরাসরি আল্লাহর গোলামি করবে কার গোলামি করবে প্রার্থনা করবে কার কাছে ও আমার ভাইরা সেজন্য পরিষ্কার তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু সেরেক মুক্ত হইয়া কি হইয়া সেরেক মুক্ত হইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবে যে শর্ত দিয়েছেন ফামান কানায়ার জু লেকা রব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান কিনা আল্লাহ সাক্ষাৎ চান না আল্লাহকে দেখা যাবে তবে দুনিয়ায় না এই যে ভণ্ড পীরগুলো আল্লাহকে দেখে দুনিয়ায় বসে মুসা আলাই আল্লাহর আল্লাহকে আবেদন করেছেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তারা কি উত্তর দিয়েছেন কোরআন করেন কালালান তারানি চক্ষু না তুমি দূরে দেখতে পাবে না আল্লাহ বলেন দেখতে পারবা না দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে আয়ত্ত করা যাবে না লাতুদরি কুহুল আবসর দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে আয়ত্ত করতে পারবে না দুনিয়ার চক্ষু হল সীমিত আল্লাহ হচ্ছেন অসীম অসীমকে সীমিত জিনিস আয়ত্ত করা যায় না দুনিয়ার চক্ষু দিয়ে চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না কেমতের মাঠে আল্লাহকে দেখা যাবে ওই দিন আল্লাহ তালা তোমার মধ্যে সেই ক্ষমতা দান করবেন আল্লাহর নবীকে সাহাবাহাম জিজ্ঞেস করেছে বলছেন রব্বানা আমরা কি আমাদের রবকে দেখতে পাবো আমাদের রবকে আমরা দেখতে পাবো কি সাহাবা একরামদের আকাঙ্ক্ষা আমাদের জন্য সুবিধা হয়ে গেছে প্রশ্ন করে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা বলো হাল তুজামুনা ফি রুয়াতিল কামারে ফি লাইলাতাল বদর লাইলাতুল বদরে একেবারে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা কয় না কষ্ট হয় না সবাই সমান তালে দেখি ভিড়াভিড়ি করতে হয় না ধাক্কাধাক্কি করতে হয় না আবার প্রশ্ন করলেন হাল তুজা তোমরা দিনের বেলায় পরিষ্কার আকাশে সূর্য দেখতে কোনো কষ্ট হয় কিনা কয় না তা কষ্ট হয় না এবারে আল্লাহ বলছেন ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম নিশ্চয় জেনে রাখো তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে যেমন ভাবে দেখতে পাবে কামা তারাও না হাদাল কামারা তাল বদর যেরকম ভাবে তোমরা পূর্ণিমার রাতে আসমানের চাঁদকে সমানভাবে দেখতে পাও দুপুরের রোদের সময় সূর্যকে সমানভাবে দেখতে পাও পরিষ্কার দেখতে পাও ঠিক তেমনি ভাবে তোমরা তেমতের দিবসে আল্লাহকেও দেখতে পাবে তোমাদের রবকে দেখতে পাবে যদি বলেন সুহান আল্লাহ কিন্তু শর্ত আছে ফামান কানায়ারজু লেতা যেই ব্যক্তি তার রবের সাক্ষাৎ করতে চায় আল্লাহকে দেখতে চায় স্পষ্ট কোরআনের আয়াত সে যেন তার আল্লাহর এবাদত করে আমলে সালে করে ওয়ালায়ুশরিক কি আছে শিরিক আর যেন শিরিক না করে বেবাদাতে রব্বিহি আহাদা আল্লাহর এবাদত করতে গিয়ে তার রবের এবাদত করতে গিয়ে আল্লাহর এবাদতের সঙ্গে যেন কোনো শিরিক না করে কোরআনের আয়াত কিনা এ পর্যন্ত যা বয়ান করা হয়েছে প্রত্যেকটা কথার সঙ্গে হয়তো কোরআনের আয়াত নইলে সই হাদিস ছিল কিনা আর পীর সাহেবদের বয়ানে কেসা কাহিনী থাকে কি থাকে কেসা কাহিনী ছাড়া কিছু প্রমাণ করতে পারবে বলবে অমুক পীর উড়ে গেছে অমুক পীর যা নামাজে নামাজ পড়ে তার ভাসছে আরে বেটা যদি পানির উপরে ভাষা কোনো বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ রাজাহাস পানিতে ভাসে আকাশে উড়া যদি কোনো বুজুর্গ হয় তাহলে সবচেয়ে বড় বুজুর্গ কি বালিহাস আকাশে উড়ে পাখি এগুলো বুজুর্গ সব এই সমস্ত ভান্ডামি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে গোমরা করে কোরআনের আয়াতের বিরুদ্ধে মানুষকে গোমরা করে সিঁড়িকে মধ্যে ঢুকিয়ে দেয় আমার মাধ্যম লাগবে পীর লাগবে এটা আল্লাহকে পাওয়া যাবে না কেন আপনি যে আল্লাহর বান্দা পীর সাহেবকে আর আল্লাহর বান্দা নাকি পীর সাহেব কার বান্দা আপনিও কার বান্দা ওই পীর যে নিজে জান্নাত পাবে কোন গ্যারান্টি আছে মরার আগ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারবে যে সে জান্নাত পাবে এই জন্য পরিষ্কার আকিদা ক্লিয়ার রাখবেন এবাদত যাই করেন না না করেন এবাদত যদি কম হয় এমনকি গুনায় কাবিরেও যদি কেউ করে তবু আল্লাহ রসুল বলেন যে শিরিক না করলে হয়তো আল্লাহ শাস্তি দিয়ে নইলে মাফ করে কি দিবেন কিন্তু শিরিক থাকলে আল্লাহ কি করবেন না এই জন্য আমরা আল্লাহর কাছে তবা করি খালেজভাবে দোয়া করি আল্লাহ সুবাহান হুয়া তারা যেন আমাদেরকে শিরিক মুক্ত হয়ে এবাদত করার তৌফিক দান করেন এ রাত্রের ফজিলাত যা আছে তা বলে দিয়েছি যে খাস কোন এবাদত নাই তাসবি তাহালিল জিকি রাজগার পুরা মাস সাবান মাস ব্যাপী আল্লাহ রসুল এবাদত করতেন আপনিও করেন আল্লাহ তারা প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন এবং ডাকেন আলা আমিন মুস্তাক ফিরিন ফাগ ফিরালা কে আছো ক্ষমা চাবে আমার কাছে ক্ষমা করে দিব কে আছো রিজিক চাবে রিজিক দিব কে আছো বছর এরকম বিপদগ্রস্ত বিপদে উদ্ধার করব এরকম আল্লাহ তালা ডাকতে থাকেন প্রত্যেক রাতের শেষ ভাগে প্রত্যেক রাত্রে উঠে আপনি তাহাজুত করেন আল্লাহর কাছে কান্নাকারি করেন সাবান মাসে যত সম্ভব বেশি বেশি ইবাদত করেন প্রত্যেক মাসের আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখে আইএমএ বিশ সাবান মাসেও রাখেন তেরো চোদ্দ তো চলে গেছে এখন কালকে পনেরো এই জন্য তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখবেন সাবান মাসও রাখবেন অন্যান্য মাসও রাখবেন এগুলো তো কোনো সমস্যা আছে যেগুলো সহি সেগুলো সেগুলোতে আমরা দিমত করি না সেগুলো আমরা দিমত করবো কি জন্য আমরা বলি সবে বরাতে হালুয়া রুটি আল্লাহ রসুল খান নাই সাহবাগাম খান নাই আজকে হালুয়া রুটি খাইলে আমার কি ক্ষতি ছিল আমি বয়ান করতে আসবো ক্ষুদা লাগছে আমার ওই যে মুরব্বী দারোয়ান আছে তারে বললাম যে হোটেল থেকে দুইটা তন্দুর রুটি নিয়ে আসেন একটা ডিম বাজায় নিয়ে আসেন দুইটা রুটি আর একটা ডিম খেয়ে তারপরে আসছি বয়ান করার জন্য এ গলা শুকিয়ে যায় কেন এত কষ্ট করতে হবে আজকে যদি আমি হালুয়া রুটির কথা বলতাম একজন ইমাম হিসাবে আমার বাসায় হালুয়া রুটি আবার চোদ্দ গোষ্ঠী খেয়েও শেষ করতে পারতো না প্রথম বছর দেখেছি প্রথম বছর যখন আমি এগুলো বলি নাই তখন দেখা যায় বাসায় বিকেল থেকে শুরু হয়েছে আসরের পর থেকে এই সারা আমাদের আট পর্যন্ত হালুর লাইন পড়ে গেছে কার আগে কে ঢুকবে কেউ মাথায় করে কেউ হাতে করে কেউ মুরব্বী কেউ বাচ্চা লাইন ধরেছিল হালু রুটি নিয়ে কিন্তু আজকে কই আজকে আমার তন্দুর রুটি হোটেল থেকে এনে তারপরে খাইতে হয়েছে দারণ জিজ্ঞেস করেন না আছে এখানে এটা আমাদের আগে চেয়ে আসছি কেন যদি কোরআন হাদিসে থাকতো আমিও খাইতাম আপনারাও খাইতেন আল্লাহর নবী এগুলো করেন নাই এই রাত্রে পটকাবাজি তারপরে আলোকসজ্জা এইগুলো হিন্দুদের দীপালি পূজার থেকে এসেছে এই জন্য এগুলো বর্জন করতে হবে এই পটকাবাজি সাহাবা কেরাম করেন নাই মুসলমানরা করে না এগুলো হিন্দুরা করে এগুলো অগ্নিপুজকরা করে অগ্নি ফুটায় এরকম ভাবে পটকা ফুটাইলে নাকি শয়তান তাড়াতাড়ি আসে এজন্য শয়তান এই কাজগুলো শিখিয়ে দিয়েছে হিন্দুদের দীপালি পূজার থেকে অগ্নি পূজার থেকে এই যে আলোকসজ্জাগুলো আসছে গিয়ে দেখেন না অনেক মসজিদকে আলোকসজ্জা করেছে আল্লাহ রবি বলেছেন অপচয় করো না ইন্নাল মুবাজিরা কানু ইখওয়ানা শায়াতিন অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী কি এই যে আলোকসজ্জাগুলো করেছে এগুলো শয়তানের ভাই না শয়তান আসতে পারে এখানে আল্লাহর রহমত আসতে পারে না যে সব মসজিদে আলোকসজ্জা করা হয়েছে এবাদত করার জন্য ওইখানে কি আল্লাহর রহমতে ফেরেস্তা শয়তান আসবে শয়তান আসবে কে আসবে পরিষ্কার করেন আয়াত ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন অপচয়কারীরা শয়তানের ভাই কার ভাই এজন্য মনে রাখতে হবে হালুয়া রুটি যারা খায় তারা কি সুন্দর তৈরি করেছে কয় যে নবীজির যখন দান দান শহীদ হয়ে গিয়েছিল তখন যেহেতু আরবের খাদ্য রুটি আর গোস্ত খাইতে পারেন নাই নরম রুটি খাইছেন আর কি খাইছেন হালুয়া খাইছেন এই জন্য আমরা খাই আমি জিজ্ঞেস করতে চাই যে শয়তান শয়তান যে শিখেই দিল শয়তান কোথায় নিজে ইতিহাস জানে না আর যারে শিখেছে ইতিহাস জানে না কারণ যদি নবীজি দান দান শহীদ হওয়ার কারণে হালু রুটি খাইয়ে থাকেন তো দান দান শহীদ হিসেবে কোন যুদ্ধে অহুদের যুদ্ধে কোন যুদ্ধে অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধ হয়েছিল কি এই সাবান মাসে না সাওয়াল মাসে রমজানের পরের মাস সাওয়াল মাসে আরো দুই মাস পরে তো দান দান শহীদ হলো দুই মাস পরে আর হালু রুটি খাইল আগে কি মিথ্যা এই জন্য এই সমস্ত বেদাতি হালুয়া রুটি ঘৃণা করে বর্জন করবেন কেউ যদি কারো বাসায় নিয়ে আসে একেবারে জানলা থাকতে ফালাই দিবেন এগুলো ফালাই দিলে গুণ হবে না বেদাতি জিনিস খাওয়া যায় নাই বর্জন করবেন ঘৃণা করে বর্জন করবেন আল্লাহ সুবাহান তারা আমাদের সকলকে এই সমস্ত কুসংস্কার বেদাতগুলো বর্জন করে সহিভাবে মদত করার তৌফিক দান করেন আমিন